তসির গত দুই জমা থেকে হচ্ছে সুরায় ফাতের থেকে আজকে ইনশাআল্লাহ তালা আমরা সুরায় ফাতের শেষ করব আল্লাহ ফাকরাবুল্লা আলমিন তার মহান কুদরতের কথা তার ক্ষমতার কথা বিভিন্ন দিক থেকে উল্লেখ করেছেন কোরআন করিমে যাতে করে আল্লাহ ফাকরাবুল আলমিনের প্রভুত্বের ওপর রবুবিয়াতের ওপর মানুষ ইমান নিয়ে আসে এবং আল্লাহ ফকরাবুল আলম সম্পর্কে সঠিক জ্ঞান আল্লাহর পক্ষ থেকে হাসিল করতে পারে আল্লাহ ফকরাবুল এই মর্মে এরশাদ করেছেন এই আয়াতগুলিতে আলম তারা হে নবী তুমি কি দেখো না সরাসরি আল্লাহ পাক সম্বোধন করেছেন নবী মোহাম্মদ সাল্লাহামকে আর পরোক্ষভাবে আল্লাহ পাক প্রত্যেক মানুষকে মুসলিম অমুসলিম অনগত অবাধ্য সমস্ত মানুষকে জিনকে আল্লাহ সম্বোধন করেছেন কোরআন করিম দিয়ে আলম তারা তুমি কি দেখো না তোমরা কি দেখো না আলম তারা দেখো না দেখা চোখ দিয়ে হয় যেগুলো দেখার বস্তু চোখ দিয়ে আর জ্ঞান চক্ষু দিয়ে দেখা হচ্ছে আসল দেখা কারণ অনেক সময় চোখে দেখেও মানুষ চলে যায় কোনো কিছু বুঝে না মোটা খায় মোটা বুঝে শুধু চোখেই দেখলো কিন্তু যারা জ্ঞান চক্ষু দিয়ে দেখে অন্তর থেকে দেখে তারা সেখান থেকে উপদেশ নিতে পারে এজন্য জ্ঞান চক্ষু দিকে দেখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তো আল্লাহাক যেখানে কোরআনে কেনিমে দেখার কথা বলেছেন আলম তারা এরকম আয়াত বা আলম ইয়ারাও বহু আয়াত রয়েছে কোরআনে কেন সুরাই ফিল সুরাফিল আলাম তারাকে ফাফাল রব্বকাবিয়া সাবিল ফিল কোরআনে কিয়ামত পর্যন্ত এই সুরাতে লাউত করেছেন অথচ হস্তি বাহিনীর ঘটনা এমনকি নবিস্লাম নিজেও দেখেননি তার জন্মের বছর হয়েছে তো চোখে দেখা তাহলে উদ্দেশ্য নাই তাই না উদ্দেশ্য হচ্ছে অন্তর দৃষ্টি দিয়ে অন্তরের চক্ষু দিয়ে দেখা যে গভীর ভাবে চিন্তা করে দেখো না যে হাতিওয়ালাদের সাথে হস্তি বাহিনী নিয়ে যে এসেছিল কাবা ধ্বংস করার জন্য আবরাহা ওদের সাথে আল্লাহাক কি করেছেন তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ আল্লাহাকের কুদরত এর বাইরে কোন শক্তি যেতে পারে না তোমরা এগুলি বিষয় নিয়ে চিন্তা করেছ আল্লাহাক যা ইচ্ছা করেন তাই হয় কোন শক্তি আল্লাহ পাকের ইচ্ছায় বাধা দিতে পারেন না এটা কি চিন্তা করে দেখেছ আল্লাহ ফকরাবুল আলমিন যিনি আবরাহা জালেমকে ধ্বংস করেছেন আগামীতে কিয়ামত পর্যন্ত যত জালেমরা আসবে তাদেরকেও ধ্বংস করতে সক্ষম এ কথা কি অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করে দেখো না এইভাবে কোরআনে করিম আল্লাহ পাক সম্বোধন করেছেন দেখার জন্য অন্তর দিয়ে দেখার কথা আল্লাহ বলছেন আলম তারা হে নবী তুমি কি দেখো না হে মানুষ তোমরা কি দেখো না মহান আল্লাহ পাক রবুল আলমিন আকাশ থেকে পানি বর্ষণ করেন আকাশ থেকে মানে ওপর থেকে যেখানে কোরআনে কেউ আকাশ থেকে বলা হয়েছে কারণ সায়েন্স বলছে যে আকাশ থেকে আসল পানি বর্ষণ হয় না বরং ওপর থেকে হচ্ছে মেঘমালা আপনারা এরোপ্লেনে গেলে দেখবেন যে মেঘমালার ওপর দিয়ে আপনার এরোপ্লেন যাচ্ছে তাহলে বোঝা গেল যে আকাশ আসলে সেন মিম ওয়াও এই যে ধাতু সমূন এর মানে হচ্ছে উঁচা ওপর ওপরকে বলা হয় তো আসমান মানে সেই আসমান যে আল্লাহ পাক আসমান সৃষ্টি করে সেই আসমান অনেক সময় উদ্দেশ্য নাই আপনার মাথার উপরে যা কিছু আছে আসমান তো এই অর্থে আল্লাহ পাক এখানে বলেছেন যে আকাশ থেকে বা আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন পানি নাজিল করেন মানে বৃষ্টি বর্ষণ করেন ফাখরাজনা বেহি সামারাতিন অতপর আমি আল্লাহ এই পানির দ্বারা এই যে বৃষ্টি বর্ষণ করলাম এই পানির দ্বারা বহু রকমের সামারাত আল্লাহাক বহু বচন বলেছেন সামারাতুন একরকম ফল সামারাত মানে বিভিন্ন রকমের ফলমূল নানা রকমের ফলমূল আল্লাহ পাক উদ্গত করেছেন আখরাজ খরচ মানে বের করা উদ্গত করেছেন মুখতালেফান আলওয়ানহা যেগুলি রং বিরঙের লন মানে হচ্ছে রং আলওয়ান মানে বহু রং আর মুখতালিফ মানে রং বিরঙের বহু রঙের রং বিরঙের আল্লাপাক ফলমূল এই জমিন থেকে উদ্গত করেন এই আকাশের বৃষ্টি দিয়ে যদি বৃষ্টি না হইতো কোন ফল পৃথিবীতে জন্মাত না আল্লাপাক এই ফল সম্পর্কে বলছেন মোখতালিফন আলুয়ানুহা রং বিরঙের বরং এক একই ফল রং বিরঙের একটি ফল অনেক জাতির দেখতে পাচ্ছেন আম ধরেন কারণ আম সম্পর্কে আমরা বেশি বুঝি আম কত রকমের আম চিন্তা করেন তো দেখি হ্যাঁ অথচ একটা আম ফল এক রকমের অথচ মুখতালিফান আনা বহু রঙের কোনটা পেকে গেলেও সবুজ থাকে হ্যাঁ কোনটা লাল হয়ে যায় কোনটা কালো থাকে রঙের দিক দিয়ে বাহ্যিক রঙের দিক থেকে আবার স্বাদের দিক থেকে ওটাও এক ধরনের রং স্বাদের দিক থেকে দেখতে অতি সুন্দর কিন্তু মিষ্টি ভালো না আবার দেখতে ভালো না কিন্তু অত্যন্ত মিষ্টি এক একই ফল এক এলাকায় যদি আপনি সেটাকে চাষ করেন তাহলে সেটা বড় বড় হবে ফজলি আম মালদা রাজশাহী চাপায় কিন্তু ওটা অন্য এলাকায় নিয়ে যান হবেই না গুটি আমের মতো হয়তো হয়ে যাবে এইরকম বহু ফল আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের জন্য আর সেগুলি রং বিরঙের এই হচ্ছে আল্লাহ পাকের কুদরত একই পানি থেকে হচ্ছে এটাও চিন্তা করেছেন কখনো একই পানিতে একই এলাকার পানি মিষ্টি পানি হলে মিষ্টি পানি সবগুলি গাছ পাচ্ছে হ্যাঁ গুটি আমও পাচ্ছে আর ফজলি আমও পাচ্ছে অন্য আমও পাচ্ছে হ্যাঁ একই পানি থেকে মিষ্টি পানি হলে মিষ্টি লোনা পানি হলে লোনা পানি মাটি একই রকমের স্বাদ আলাদা আলাদা হয়ে যাচ্ছে শুধু ফলের মধ্যেই নয় আর খাদ্যদ্রব্যেই নয় বরং অমিনাল জেবালে পাহাড়ের মধ্যেও পাহাড় আল্লাহ রং বিরঙের করেছেন অমিনাল জেবাল জবাল বহু বচন হচ্ছে জেবাল আর পাহাড়ের মধ্যেও জোদাদুন জোদাদুন জুদ্দাতুন বা জিদ্দাতুনের বহু বচন জিদ্দা বলা হয় রাস্তাকে বা যুদ্ধাতুন বলা হয় পথ রাস্তাকে তো পাহাড়ের মধ্যেও বহু রাস্তা রয়েছে গিরিপথ রয়েছে যোদাদুন বিভিন্ন রকমের পথ দেখবেন কোন জায়গায় উঁচা নিচা পাহাড়ের কিছু অংশ আছে যে ওর উপর দিয়ে চলা যাবে চলার মতো হয়ে রয়েছে চলা যাবে রাস্তা যেখানে সেখানে আপনি চলতে পারবেন না যদিও উঁচা নিচা আছে কিন্তু তার মধ্যে কিছু জায়গা আছে যেগুলো দিয়ে চলাফেরা করা যাবে রাস্তা বানানো বানানো যাবে তো আল্লাহ ওগুলোকে যোদাদুন বলেছেন সেগুলি আবার বিদুন তার কিছু কিছু ওই গিরিপথগুলি পাহাড়ের রাস্তাগুলি বেদুন সাদা সাদা রয়েছে সাদা পাহাড় সাদা মাটি দেখেছেন কি আগের যুগের মহিলারা মাথা ঘুষত সাবান কোথায় থাকবে সাদা মাটি শুনেছেন না শোনেন নাই সাদা মাটি দিয়ে মাথা ঘুষত হ্যাঁ চুল পরিষ্কার করত আমরা দেখেছি সাদা মাটির পাহাড় আছে শুনেছেন নিজে না দেখলো আর লাল পাহাড় তো দেখেছেন হমরুন আর লাল আছে আল্লাহ বলছেন হমর লালও আছে হামরা জমা হচ্ছে হমরুন ওহামরুন লালও আছে বিয়োজন সাদা সাদাও রাস্তা আছে পাহাড়ের মধ্যে আর লালও আছে লাল পাহাড়ও আছে লাল রঙের রাস্তাও আছে মুখতালিফন আলওয়ানহা সেগুলিও রং বিরঙের আল্লাপাক সৃষ্টি করেছেন ওয়াগারাবি ও সুদ আর নিকশ কালো আছে পাহাড়ের মধ্যে কিছু নিকশ কালো সুদ মানে হচ্ছে কালো আর গারাবিব আরবরা বলে একবার খুব কালো গাঢ় কালো যদি হয় নিকশ কালো শুধু তাই নয় বরং আল্লাপাক মানুষের মধ্যে রং বিরং করেছেন অমিনান্না আছে আর মানব জাতীয়তেও রং বিরঙের আছে আর প্রাণী খুললেও রং বিরং আছে দাববাতনের বহু বচন হচ্ছে দাব দাব্বা যে কোনো প্রাণীকে বলা হয় যা মাটির ওপর চলাফেরা করে দাব্বা ইয়াদুব্ব মানে এ চলাফেরা করা সে দুই পায়ে করুক আর এর চাইতে বেশি পায়ে করুক হ্যাঁ অনেক পায়ে করুক যেমন কীট পতঙ্গ আছে এগুলিকে মায়া দুব্ব আলাল আর একে বলা হয় দাব্বা আর দাব্বা দু মানে লাভ দিয়ে চলাফেরা করা তো এজন্য আজকাল মোটরসাইকেলকে দাব্বাব বলছে শুনেছেন না বলছেন না দাব্বাব ওই দাব্বা দুব্ব থেকে লাভ দিয়ে চলে অমিনান্না আছে আর মানুষের মধ্যেও আর ওয়াদ্দাওয়াবে আর প্রাণীকুলে ওয়াল আনামে আর গৃহপালিত পশুতেও নাম নামুনের জমা হচ্ছে আন আম গৃহপালিত পশু চতুষ পর্যন্ত মোখতালেফন আলওয়ানহু এগুলিও রং বিরঙের আছে রং বিরঙের পশু গরু রং বিরঙের ছাগল রং বিরঙের মোরগ হ্যাঁ মুরগি রং বিরঙের পাখি হ্যাঁ রং বিরঙের প্রাণী বিভিন্ন প্রাণী রং বিরঙের মানুষ মুখতালেফান আলওয়ানহু কাজালিকা কাজালিকা মানে অনুরূপ মানে ওই রকমই যেমন পাহাড়েও আছে যেমন ফলমূলে আছে অনরূপ মানুষের মধ্যে আছে চতুষ্পদ জন্তুতেও আছে আর প্রাণীকুলেও আছে আল্লাহ বলছেন কাজে আলিক মানুষের মধ্যে রং বিরং আছে এটাকে একটু বিস্তারিত বলি তফসির কারগান বলেছেন যে মানুষকে আল্লাহ ফাকরাবুল আলমী রং বিরং করেছেন এক রং হচ্ছে একেবারে শ্বেতাঙ্গ ইউরোপিয়ান রং সাধারণ হ্যাঁ শ্বেতাঙ্গ রং আর এক রংকে ফর্সা কিন্তু ওই রকম না একেবারে সাদা নয় তারা হচ্ছে আরবরা মোটামুটি আরব আরবদের দেখেন আপনি প্যালেস্টাইন থেকে মেসর থেকে শুরু করে যতগুলি আরব আছে হ্যাঁ, শাম দেশ এরাক আচ্ছা, আরব যে উপদ্বীপে যে দেশগুলি আছে এটা তারপরে এরাও ফর্সা কিন্তু ওই শেতাঙ্গ চাইতে কম তারপরে আল্লাহ ফকরাবুল্লা আলমিন তৃতীয় রঙের মানুষ তৈরি করেছেন যারা উপমহাদেশের ভারত উপমহাদেশের লোক এরা একেবারে কালো নয় হ্যাঁ, ফর্সাও আছে আবার সামলা সামলাও আছে হ্যাঁ তাই না এইরকম আছে আর এক রঙ আল্লাহ চতুর্থ রঙের মানুষ তৈরি করেছেন একেবারে নিগ্র কালো আফ্রিকান হ্যাঁ কালো একেবারে আর আফ্রিকানের মধ্যে বাদম আসাদ্দমিন বাদ হ্যাঁ কিছু আফ্রিকার দেশ আছে যেগুলি কালো মানে কালো কিন্তু অত কালো না আর কিছু আছে একেবারে এত কালো যার উপরে আর কালো হইতে পারে না হ্যাঁ এইরকম কালো আল্লাহ ফাকরাবুর মুখতালিফুন আলওয়ানো আল্লাহাক রং বিরঙের মানুষ তৈরি করেছেন চিন্তা করেছেন কখনো একই দেশ আমাদের দেশ তো আবার মোশাকেল ককটেল তাই হ্যাঁ একই রঙের একই বাড়িতে পাঁচ ভাই সাত ভাই একটা একবার ফর্সা হ্যাঁ একটা মাঝারি হয়েছে একটা কালো হয়েছে একটা আরো কালো হয়েছে অনেক সময় কালো দেখে দুর্বল ইমানের বাপ বিশ্বাসই করতে চাই এটা আমার না কাল বিশ্বাস করতে চাই আপনার কাছে যতক্ষণ পর্যন্ত অকাট্য দলিল প্রমাণ না থাকছে নবীন হচ্ছে আলুওয়ালা দলিল ফেরাস সন্তান হচ্ছে বিছানাওয়ালার বিছানাওয়ালা মানে বাপ লিগাল লিগাল বাপ তারই সন্তান অস্বীকার করার কোন ক্ষমতা নেই যদি তোমার কাছে দলিল প্রমাণ না থাকে সাক্ষী না থাকে অথবা প্রত্যক্ষ <clears throat> কোনো কিছু না দেখে থাকো আল্লাহ পাক বলছেন তারপরে আর একটি বিষয় যে এইসব আল্লাহ পাকের কুদরত থেকে কে বেশি জ্ঞান অর্জন করতে পারে যে বেশি জ্ঞান অর্জন করতে পারবে সে বেশি আল্লাহকে ভয় করবে নিশ্চয় আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে তার বান্দা আল্লাহ পাক বান্দাকে দুই অর্থে ব্যবহার করেছেন কোরআন করিমে এক বান্দা হচ্ছে যে কোনো সৃষ্টি আল্লাহ পাকের বান্দা এই এই অর্থে মুসলিম কাফের সৎ অসৎ সবগুলি আল্লাহ পাকের বান্দা অনগত হোক অবাধ্য হোক হ্যাঁ? সবগুলি আল্লাহ পাকের বান্দা আর আর এক অর্থে আল্লাহ বলেছেন বান্দা মানে মমিন বান্দাকে আল্লাহ বান্দা বলে আখ্যায়িত করেছেন অনগতদেরকে আল্লাহ বান্দা বলেছেন যেমন একজন মানুষের যদি কয়েকটা ছেলে থাকে আর কিছু অসৎ ছেলে থাকে কিছু সৎ ছেলে থাকে তো আসলে তো সবগুলি তার ছেলে তাই না ভালোগুলি যেগুলি সৎ ছেলে নামাজি ধার্মিক সেগুলিও তার ছেলে আর যেগুলো নামাজি বেদিন এমনকি নাস্তিকও যদি হয় তারই ছেলে কিন্তু অনেক সময় চরিত্র খারাপ হলে ছেলেদের যদি দু চারটা ছেলে চরিত্র খারাপ থাকে বলে এটা আমার ছেলেই নয় বলে না এইটা আমার ছেলে এটা আমার ছেলে বলে না ভালোটা আমার ছেলে এটা আমার তো আল্লাহ পাক আলমিন খাস বান্দার অর্থে মমিন বান্দাদের বলেছে আর মমিনদের মধ্যেও যারা যত বেশি সৎ তাদেরকে আল্লাহ পাক খাস বান্দা বলেছে জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাম বলে সুহান আল্লাহ যে আসরাবি আদি তার বান্দাকে নিয়ে গেছিলেন রাতারাতির হ্যাঁ, নৈশ ভ্রমণে মেরাজ আর অবাধ্য বান্দাও আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের মখলুক হওয়ার দিক থেকে এবং আল্লাহ পাকের যে সৃষ্টিগত নিজাম রয়েছে সিস্টেম রয়েছে সেই মোতাবেক যেহেতু চলছে আল্লাহ পাকের সৃষ্টিগত নিজাম হচ্ছে বিধান হচ্ছে পা দিয়ে চলবে মুখ দিয়ে খাবে নাক দিয়ে শুনবে চোখ দিয়ে দেখবে কান দিয়ে শুনবে তাই না হ্যাঁ? হাত দিয়ে ধরবে কোন নাস্তিক যদি বলে আল্লাহ এরকম বলে করেছে এইভাবে সৃষ্টি করে আমি ওইটা করলাম না করবো না মাথার ঘরে চলবো পারবে কোন নাস্তিক না মাথার ঘরে চলবো চোখ দিয়ে আমি দেখবো না নাক দিয়ে দেখবো হ্যাঁ মুখ দিয়ে খাবো না চোখ দিয়ে ঢুকাবো কান দিয়ে ঢুকাবো চলবে পারবে তো এই অর্থে যেহেতু তারা বান্দা যে আল্লাহ পাখের যে সৃষ্টিগত নীতিমালা আছে বিধান আছে এই ক্ষেত্রে তারা অবাধ্য হইতে পারছে না নিরুপায় যদি তাদের ক্ষমতা থাকতো অবাধ্য হওয়ার যেমন নামাজ পড়ে না রোজা রাখে না ইমান নিয়ে আসে না পরকাল বিশ্বাস করে না তেমন এই ক্ষেত্রে তারা অবাধ্য হইতো কিন্তু নিরুপায় ক্ষমতা নেই তাদের তো আল্লাহ পাক বলছে ইন্নামে একশো আল্লাহ মিন এবাদেহি আল্লাহ পাক তার বান্দাদের নিশ্চয়ই তার আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে আল ওলামা জ্ঞানীরা আলেমের বহু বচন আলেমনের বহু বচন হচ্ছে ওলামা যারা জ্ঞানী তারা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে যারা জ্ঞানী ওলামা মানে শুধু মাদ্রাসা পড়ার নাই বরং আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ পাকের নবী সম্পর্কে সাল্লাহ আলী সাল্লাম যার জ্ঞান আছে যে জ্ঞান অর্জন করার চেষ্টা করে সে হচ্ছে আলেম আর এই পথে বড় আছে ছোট আছে মেজ আছে সেজ আছে ক্ষুদ্র আছে বিভিন্ন স্তরের জ্ঞানী আছে কিন্তু যারা এর জন্য প্রচেষ্টা চালায় যে আল্লাহ সম্পর্কে আমি জ্ঞান হাসিল করব আল্লাহ পাকের নাম সম্পর্কে আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে আল্লাহ পাকের প্রভুত্ব সম্পর্কে আল্লাহ পাকের কুদরতে কামেলা সম্পর্কে আল্লাহ পাক রব আলিনের তৌহিদ সম্পর্কে একত্র সম্পর্কে সুতরাং তৌহিদে রবুবিয়াদ জানলো তৌহিদে অলুহাদ জানলো তৌহিদুল আসমা সিফাত জানলো আল্লাহ পাক রব্বুল আলমিনকে চেনার জন্য যে পৃথিবীতে সৃষ্টিগত নিদর্শন আয়াত রয়েছে সেগুলো নিয়ে সে গভীরভাবে চিন্তা করে সব সময়। হচ্ছে আল্লাহ পাক সম্পর্কে জ্ঞানী আর আল্লাহ পাকের বিধান সম্পর্কে জ্ঞানী যে আল্লাহ পাক রব আলমিনের দিন সম্পর্কে ফারায়জ অজিবাদ সম্পর্কে জানলো নবীর সন্ন্যাদ সম্পর্কে জানলো হালাল হারাম জানলো জায়েজ নাজায়েজ জানলো করণীয় বর্জনীয় জানলো সে ব্যক্তি আল্লাহ পাকের দিন সম্পর্কে জানলো তো আল্লাহ পাকের দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে যারা জ্ঞানী তারাই সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে বড় একজন মহাদ্দেশ ছিলেন ইমাম সুফিয়ান সৌরী তিনি বলেছেন যে জ্ঞানী হচ্ছে দুই রকম আল আলেম বিল্লাহ আর আল আল আলেম বে আমরিল্লাহ আল্লাহ পাক সম্পর্কে জ্ঞানী আর আল্লাহ পাকের আদেশ নিষেধ সম্পর্কে আল্লাহ পাকের বিধিবিধান সম্পর্কে জ্ঞানী এই দুইজনের মধ্যে সবচেয়ে বেশি ভয় করবে কে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞানী হবে যদি কোনো ব্যক্তি দুই রকমই জ্ঞান জরুরি আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে আল্লাহ পাকের দিন সম্পর্কে আল্লাহ পাকের বিধি বিধান সম্পর্কেও জ্ঞান হাসিল করতে হবে কিন্তু কেউ যদি আল্লাহ পাকের সম্পর্কে জ্ঞান হাসিল করে আল্লাহ পাকের দিন সম্পর্কে জ্ঞান হাসিল করে তাহলে সে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে আর আরেকজন হচ্ছে আল্লাহ পাক সম্পর্কে বেশি জ্ঞান আছে আল্লাহ পাকের দিন সম্পর্কে জ্ঞান নেই তাহলে সেও অনেকটা ভয় করবে কিন্তু অত বেশি না আর আরেক লোক এর বিপরীত যে ব্যক্তি আল্লাহ পাকের দিন সম্পর্কে জানে কিন্তু আল্লাহ পাক সম্পর্কে জানে না সেই ব্যক্তির মধ্যে তেমন ভয় সৃষ্টি হবে না কথাগুলিকে ব্যাখ্যা না করলে সাধারণ মানুষের বোঝা একটু জটিল তাই না তাই না বাস্তব উদাহরণ দিয়ে বললে খুব সহজে বুঝতে পারবে আল্লাহ পাক সম্পর্কে জানা মানে বললাম আল্লাহ পাকের তৌহিদ আল্লাহ পাকের একত্র সম্পর্কে যে ব্যক্তি আল্লাহ পাকের তৌহিদকে ডিটেলস বিস্তারিত ভাবে জেনে নিল সেই ব্যক্তি শির কখনো করবে না ঠিক না আল্লাহর সাথে শরিক করবে না কখনো কখনো গৌস কুতুব আবদাল মাজাদ কেউ দিতে পারে নবী রসুল অলি দিতে পারে এটা অসম্ভব তার জন্য তাহলে মুক্ত হইল না হলো না আল্লাহ সম্পর্কে আল্লাহর তৌহিদ সম্পর্কে জানলো সেই জন্য এটা আল্লাহ সম্পর্কে জানলো আল্লাহর জাত সম্পর্কে আল্লাহর সিফাত গুণাবলী সম্পর্কে জানলো যে ব্যক্তি আল্লাহকে রহমান জানবে আল্লাহকে খালেক জানবে আল্লাহকে রাজ্জাক জানবে সে রাজ্জাক ভাই কখনো বলবে না মিস্টার রহমান বলবে না হ্যাঁ সে রহমান ভাই কেমন আছেন বলবে না ঠিক না খালেক ভাই বলবে সৃষ্টিকর্তা ভাই কোন বলবে আব্দুল খালেক বলবে আব্দুর রহমান বলবে আব্দুর রজাক বলবে কোন ব্যক্তিকে নাম বললে আর আমার দেশের মানুষরা আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকার রাজ্জাক ভাই কেমন আছেন হ্যাঁ রহমান ভাই কেমন আছেন আরে মৌলী সাহেব হয়েছে বক্তা বলছে শেখ রহমান শেখ রহমান মিস্টার রহমান আশ্চর্য কথা কি করে শেখ রহমান আর মিস্টার রহমান হইতে পারে তাহলে আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকলে কখনই কথা বলতে না কারণ রহমান আল্লাহ পাকের নাম কারোর জন্য এই নাম রাখা যায় না কি করে আপনি কোন মানুষকে রহমান বলছেন আর রাজ্জাক বলছেন আর খালেক বলছেন শির্ক মুক্ত হতে পারলেন না আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকে আল্লাহর তৌহিদ সম্পর্কে আল্লাহ পাকের কুদরত সম্পর্কে যখন জ্ঞান থাকবে যে আল্লাহ পাক রাব্বুল আলমিনের কুদরতের বাইরে কোনো কিছুই যেতে পারে না পাথরের মধ্যে পাতালেও যদি কোনো একটা ক্ষুদ্র প্রাণী থাকে পিপিলেখাতে সেই সম্পর্কে আল্লাহ আলিম ও খাবির তাই না তাহলে আপনার দ্বারা পাপ হতে পারে যে আল্লাহ একটা ক্ষুদ্র পিপিলিকার খবর রাখছে আমার ব্যবসার খবর রাখবে না মদ খাওয়ার খবর রাখবে না লুকিয়ে ঘর বন্ধ করে ব্লু ফিল্ম দেখছেন খবর রাখেন না চুরি করছেন কারো আল্লাহ খবর রাখেন না না হয় চুরি করে নিয়ে গেলেন আপনি টাকা ধার নিয়ে পালিয়ে গেলেন আর ধরা খেলেন না আপনি আল্লাহ খবর রাখেন না কোথায় পালালেন আর কোথায় মরলেন কোথায় আপনি মাটিতে মিশেছেন আল্লাহ উঠাবেন না এই জ্ঞান যখন আল্লাহ পাকের কুদরত সম্পর্কে হবে তখন পাপ মুক্ত হবে না হবে না আল্লাহকে ভয় করবে না করবে না তখন আর ফোরম্যান আর সুপারভাইজার লাগবে না ডিউটিতে আমি ব্যক্তিগত মনে করি যে আমার উপর যদি ফোরম্যান সুপারভাইজার কেউ না থাকে তাহলে আমার কাজ অনেক ভালো হবে কারণ আমি যেটুকু কাজ করবো এখলাসের সাথে কাজ করবো আল্লাহর জন্য ঠিক না আর আল্লাহর ভয়ে কাজ করবো আল্লাহকে রাজি করার জন্য কাজ করব আর কাউকে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে এতে না এতে ভালো মানুষের কাজ ভালো হবে না হ্যাঁ যারা দুনিয়াদার হ্যাঁ এখন ফোরম্যান দেখছে সুপারভাইজার আছে এখন সাইটে ঘুরতে মোদির আসবে সুতরাং আজকে ডিউটি থেকে এদিক ওদিক যাওয়া যাবে না কিন্তু আল্লাহ পাক দেখছেন মোদির কেন ফোরম্যান কেন সুপারভাইজার কেন কফিল কেন রব্বুল আলমিন দেখছেন সুতরাং আমার ডিউটি ডিউটি কাজ কাজ যদি কখনো আমার যদি গাফলিতে হয় তো সেই ঘাটতি আমাকে পূরণ করতে হবে না হলে আমার রিজিক হালাল হবে না এই চেতনা থাকবে না থাকবে না আল্লাহ পাক সম্পর্কে আল্লাহ পাকের কুদরত আল্লাহ কুদরত আল্লাহ পাকের নাম দেখেন আলিম সবকিছুই জানেন আল্লাহ পাক খাবির সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবর রাখেন আলিমন বেজাতি সদুর অন্তর্জামী অন্তরের খবর রাখেন এই বিষয়গুলি নিয়ে যখন গভীরভাবে আপনি চিন্তা করবেন আর এগুলি যখন চর্চা করবেন এগুলি বাস্তব জীবনে যখন পরিণত করবেন আপনার দ্বারা পাপ হতেই পারে না আল্লাহর হক নষ্ট হতে পারে না আর মানুষের হক নষ্ট হইতে পারে না ঠিক না এটা হচ্ছে আল আলম বিল্লা আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জ্ঞান হাসিল করলো নিজের ক্যামেরা নিজের কাছে আছে আমার ক্যামেরার প্রয়োজন নেই যে এই জায়গায় ক্যামেরা আছে সেজন্য এই জায়গায় এরকম কাজ করব না আমার কাছে আল্লাহ ভক্ত ক্যামেরা এই ক্যামেরাই তো এই ক্যামেরা থেকেই তো আমাকে বাঁচার চিন্তা করতে হবে আমি মানুষের ক্যামেরা কেন চিন্তা করবো যারা এমন জায়গায় চাকরি করেন যেখানে মহিলাদের সাথে চাকরি করে ক্যামেরাকে হসপিটালের ক্যামেরাকে ভয় করে না হলে কত কি করে ফেলে দিত কত কি করে ফেলে দিত আর এখানে কেরামান কাতিবিনের ক্যামেরা আল্লাপাক লাগিয়ে রেখেছেন আর এই ক্যামেরা আল্লাপাকের প্রয়োজন আল্লাপাক আলিম খাবির সব খবর রাখছেন আর কাদির সর্বশক্তি আবার পালাইতেও পারবেন অপরাধ করে সৌদি আরবে অপরাধ করে পালিয়ে যেতে পারবে বাংলাদেশ অপরাধে বহু অপরাধী পালিয়েছে সৌদি আরবে বদনাম করে দিয়েছে জাতিকে কিন্তু আল্লাপাকের কুদরত থেকে পালাতে পারবে তখনও পারবে না তো এই জিনিসগুলি নিয়ে চিন্তা করলে এই এলম যদি কারো হাসিল হয়ে যায় তাহলে জীবনের পুরো সংশোধন হয়ে যাবে ঠিক না আর আর একটা ইলম হচ্ছে আলেম বে আমরিল্লা আল্লাহ পাখের আদেশ নিষেধ সম্পর্কে জানা আল্লাহ পাখের আদেশ নিষেধ আল্লাহ কি করতে বলেছেন কি নিষেধ করেছেন হালাল খেতে হবে হারাম থেকে বাঁচতে হবে সুদ হারাম ঘুষ হারাম তারপরে ফেকার মাসলা মাসাইলের মুফতি হ্যাঁ কিন্তু আল্লাহ সম্পর্কে আল্লাহ কুদরত সম্পর্কে আল্লাহ পাখের গুণাবলী সম্পর্কে আল্লাহ পাখের তৌহিদ সম্পর্কে তার তেমন জ্ঞান নেই তাহলে তার দ্বারা শির খাওয়া হতে পারে স্বাভাবিক তাবিজ বেনা আছে অথচ মুফতি সাহেব কারণ আল্লাহ পাকে তৌহিদের জ্ঞান নেই সেই জন্য মুফতি সাহেব তাবিজ বেঁধে আছে ঠিক না মুফতি সাহেব আবার ওই জাদুটনা করছে সোলেমানি নকশা দিয়ে প্রেম তৈরি করছে প্রেমের তাবিজ দিচ্ছে বিয়ে করতে চায় অমুক অমুকের মেয়েকে আর মেয়ের বাবা বিয়ে দিতে চায় এই তাবিজ নিয়ে যাবো পাঁচ হাজার সাত হাজার টাকা দাম বিক্রি হচ্ছে না বাংলাদেশে ফাঁসিকরা দিচ্ছে জাদুকর না মোল্লারা দিচ্ছে মোল্লা মৌলী সাহেবরা দিচ্ছে এক শ্রেণীর কারণ আল্লাহ পাক সম্পর্কে জ্ঞান আল্লাহ পাকের তৌহিদ সম্পর্কে জ্ঞান নাই সেই জন্য তো ফেকার মাসলা মাসাইল জেনে অনেকে কাজী হয়ে আছে অনেকে আপনার মুফতি হয়ে আছে কিন্তু তাকুয়া পরেজগারি নেই তাকুয়া পরেজগারি নেই হালাল হারাম জিজ্ঞাসা করেন ফেকার ছোট থেকে ছোট মশলা কোন কিতাবে আছে জিজ্ঞেস করেন হ্যাঁ বলতে পারবে কিন্তু আল্লাহ পাক সম্পর্কে আল্লাহ পাকের ভয় না ভয় নেই জর্দা দেওয়া পানও খাচ্ছে আবার ফতুয়া দিচ্ছে ওই জর্দা মুখে নিয়ে হারাম মুখে নিয়ে ফতুয়া দিচ্ছে বিড়ি সিগারেট টানছে আর মুড়িদ বানাচ্ছে না খাই না সিগারেট পীরেরা সিগারেট খাই না তাহলে হ্যাঁ, আল্লাহ ভয় নেই পরকাল সম্পর্কে চিন্তা নেই পরকাল সম্পর্কে চিন্তা থাকলে জেনে শুনে টাকা ইনকাম হচ্ছে সুতরাং এইসব কাজ করতে হবে আলাল আরাম সব দেখা দিয়ে টাকা ইনকাম হচ্ছে তাহলে ইসলাম সম্পর্কে জ্ঞান থাকা সত্ত্বেও দিন ইসলামের মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান আছে কিন্তু আল্লাহ আল্লাহর কুদরত সম্পর্কে আল্লাহ পাকের সামনে জবাবদেহি সম্পর্কে পরকাল সম্পর্কে এই সম্পর্কে গাফেল এই সম্পর্কে গাফেল দুটো এলএম যদি থাকে তাহলে পারফেক্ট হবে আর দুটোর যদি এই দুই নম্বর যেটা বললাম এটা যদি থাকার আগেটাই না থাকে তাহলে কোন মানুষ সৎ হইতে পারবে না সৎ হইতে পারবে না বড় বড় মাসলা জানা আছে কিন্তু আমল নেই অনেক কিছুই জানে কিন্তু সংশোধন নেই নিজেরই সংশোধন নেই মাদ্রাসা পড়ে আসছে কিন্তু ফজর নামাজে পাওয়া যায় না আল্লাহ জবাবদেহি করতে হবে একদিন আমি ফজরে হাজির জবাব দিতে হবে এইসব চিন্তা নেই ও হালাল হারাম ফতোয়া দিতে হবে ক্লাসে পড়াইতে হবে মাদ্রাসায় সুনাম নিতে হবে ছাত্রদের কাছে ভালো একজন শিক্ষক আমি ভালো মুফতি এটা প্রমাণ করতে হবে দেশবাসীর কাছে এইসব চিন্তা তার হতে পারে কারণ আল্লাহ পাকের সম্পর্কে তার জ্ঞানে দুর্বলতা আছে তো ওলামা এইরকম ওলামা হইতে হবে যে আল্লাহ সম্পর্কেও জ্ঞান এই জন্য তিনটি মূলনীতি সবসময় মাঝে মাঝে বলি খুব সংক্ষেপে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান হইতে হবে আল্লাহ পাকের তৌহিদ কুদরত সেফাত গুণাবলী এই সম্পর্কে আর আল্লাহ দিন সম্পর্কে জ্ঞান হইতে হবে আল্লাহ পাকে রসুল মোহাম্মদ সাল্লাম সম্পর্কে জ্ঞান হইতে হবে তাহলে আপনি দিন জানবেন নবীর তরিকায় কেতাবে আছে বাস ফেকার কেতাবে না নবী কি করেছেন নবী সালাম এরকম করেছেন কিনা রাসুল্লাহামের সিরাত সম্পর্কে জ্ঞান হতে হবে এ হচ্ছে তিনটি মূলনীতি যে একটি ছোট্ট কিতাব দেশে পাওয়া যায় ওসুলের সালাসা তিনটি মূলনীতি এর ওপর এই বইটা পুরোটাই শেষ করেছিলাম মনে হয় বেশ কিছু রেকর্ডও আছে হয়তো আমাদের এমপি থ্রিতে আছে না জি তো তাহলে সত্যিকার ওলামা হওয়া যাবে যেইভাবে হোক না কেন মাদ্রাসায় পড়ে হোক অথবা কোন ইসলামী প্রতিষ্ঠানে কোন কোর্সে হোক ইসলামী সেন্টার এসে হোক বড় হয়ে কিতাব শোনার মাধ্যমে হোক অথবা বাড়িতে বসে বসে ইন্টারনেট ইসলামিক ভালো কোরআন সন্না ভিত্তিক কথাবার্তা শুনে হোক যেভাবে হোক না কেন আল্লাহ সম্পর্কে যে যত বেশি জ্ঞান হাসিল করবে তত বেশি আল্লাহকে ভয় করবে আল্লাহ আলমিন সর্বজয়ী আজিজ মহাপরাক্রান্ত গাফুর আর মহান মার্জনাকারী গফুর তিনি মার্জনাকারী এখান থেকে যারা করে তাদের ফজিলত উল্লেখ করেছেন আর বেশ কিছু নেক আমল সৎ কাজ এই আয়াতগুলিতে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাজিনা কিতাব কিতাবাল নিশ্চয়ই যারা আল্লাহ পাকের কিতাব তিলাওয়াত করে আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করে তেলাওয়াত আমাদের দেশের মানুষরা তেলাওয়াতের একটা অর্থ বুঝে তেলাওয়াতের দুটো অর্থ আছে একটা বুঝে শুধু তেলাওয়াতের লফজি মানে শাব্দিক তেলাওয়াত তেলাওয়াতের শাব্দিক অর্থই হচ্ছে ফলো করা ইংরেজিতে আর বাংলাতে হচ্ছে অনুসরণ করা তালা এতলু মানে পেছনে পেছনে আসা হ্যাঁ আরবিতে এজন্য ওয়াহেদন তিলওয়াল আখার একজন অপরজনের পেছনে এ অর্থে ব্যবহার হয় তো তালা এতলু মানে হচ্ছে ফলো করা বা অনুসরণ করা তো তিলাওয়াত কোরআনে কেরিমের তিলাওয়াত আল্লাপাকের কিতাব তেলাওয়াত করে এর শব্দের তেলাওয়াতটাকে আমাদের সমাজেরা বুঝে আর শব্দের খেদমত করেছে রাত পড়েছে তাজবিদ পড়েছে এফা হবে গন্যা হবে এজহার হবে এদগাম হবে হ্যাঁ কি হবে এগুলি পড়েছে মাখরাজ পড়েছে উচ্চারণ সঠিক অনেকে করেছে কিন্তু শব্দের পরে যে কোরআনে কেরমের হক রয়েছে তেলাওয়াতে মানবী অর্থের অনুসরণ করা অর্থের তেলাওয়াত এতে বড়ই ঘাটতি থেকে গেছে আকামু লাফজাহু ওয়ালা আকামু হদুদাহু শব্দকে তো প্রতিষ্ঠা করেছে মানে শব্দ উচ্চারণটা ঠিক করেছে কোরআন কেরিমের অধিকাংশ লোকেরা কিন্তু আল্লাহ পাকের হুদুদ সীমানা যে রয়েছে আল্লাহ পাকের সীমানাকে প্রতিষ্ঠা করে না আল্লাহ পাকের সীমানাকে যে ঠিক রাখতে সীমানা লঙ্ঘন করা যাবে না বর্ডার ক্রস করা যাবে না বর্ডার ক্রস করে ফেলেছে কি বলছিলাম যে তেলাওত হচ্ছে দুই রকম একটা হচ্ছে শব্দের তেলাওয়াত মানে কোরআন পড়া কোরআন যে তেলাওয়াত যেটাকে বলছি রিসাইট আবৃত্তি করা আর আরেকটা হচ্ছে তেলাওতে মানবী মানে অর্থগত তেলাওত অর্থগত তেলাওত মানে আল্লাহ পাক যা বলেছেন কোরআনে কারিমে তার অনুসরণ করা আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহ সুতরাং প্রশংসা কার করবেন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের করবেন আল্লাহ দিক আর নাই দিক কখনো কষ্টে থাকেন তবু আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল আর সুখে থাকেন তবু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এত নিয়ম দিয়ে আল্লাহ পাকের শুক্রিয়া করার তৌফিক হয় না আর বাপের সুক্রিয়া যদি ভালো মানুষ একটু হন তো বাপের খুব সুক্রিয়া আদি করছে বাপের সুক্রিয়া ঠিক আছে কিন্তু আল্লাহ পাকের সুক্রিয়া নামাজ নেই অথচ আল্লাহ পাকে না দিলে বাপ কোথা থেকে আপনাকে নিয়ে আসতো অনেক বাপ আছে সন্তান পাই না আর সন্তান হওয়ার পরও বাঁচাতে পারে না আল্লাহ আপনাকে রেখেছে দুনিয়াতে আল্লাহ পাকে সুক্রিয়া করা তো তৌফিক হয় না ফরজ সুক্রিয়া পাঁচ নামাজ অনেকে আছে বাপ বিশ বছর পঁচিশ বছর মানুষ করলো বাপের মায়ের সুক্রিয়া কোথায় শ্বশুরের সুক্রিয়া কারণ এক দুই লাখ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে তাই হ্যাঁ? একটা সুন্দরী রমণী পেয়েছেন ওই শ্বশুরের কাছে মেয়ে দিয়েছে তাই শ্বশুরের খুব সুক্রিয়া কেউ কোন উপকার করেছে তাকে ভুলেন না কিন্তু বাপ মাকে ভুলে গেছেন আক্কা ওম্মা ওম্মাহু ওবাররা হোক কেয়ামতের লক্ষণ একটি কেয়ামতের একটি লক্ষণ হচ্ছে যে মা বাবার নাফারমানি করবে অবাধ্য হবে অবার্রা সাদিকে হওয়ার বন্ধুদের সাথে একেবারে ঘনিষ্ঠতা বন্ধু ছাড়া বিবাহ শাদী চলা ফেরা ব্যবসা বাণিজ্য লেনদেন হয় না কোন কাজ বন্ধু ছাড়া হয় না কিন্তু বাপমা ছেড়ে অনেক কাজই হচ্ছে বাপমার পরামর্শ না নিলেও বিবাহ সাদী হচ্ছে কিন্তু বন্ধুর পরামর্শ নিতে হবে কোথায় বিয়ে করবো না করবো বিদেশ যাব না যাব ভিতরের খবর বন্ধু বান্ধব সব জানছে বাপমা খবরই রাখে না যে কি করছে ছেলে এইরকম না তো তেলাওয়াত কোরআনে কেরিমের তেলাওয়াত অর্থের তেলাওয়াত বেশি গুরুত্বপূর্ণ না শব্দের তেলাওয়াত বেশি গুরুত্বপূর্ণ একটা লোক সুরা বাকারা তেলাওয়াত করলো মানে শুধু পাঠ করলো খতম করলো আর আর একটা লোক সুরা বাকার এক একটি আয় পড়লো যা লেখাল কিতাব ফি এই কিতাবে কোন সন্দেহ নেই আল্লাহর পক্ষ থেকে এবং সবকিছুই হক এবং কেমত পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান এতে রয়েছে সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে একটি আয়াত তাকে হেদায়ত করবে আমি কোরআনের বিধান ছাড়া কিছু মানি না ঠিক না একটি আয়াতে জীবনে সংশোধন হয়ে যাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি কোরআন যাতে কোনো সন্দেহ নেই সেই আসমানি সিলেবাস দিয়ে আমি যাপন করব। আর মানুষের তৈরি করা বিধান যা বাতিলে ভরা সন্দেহ শুধু নয় বাতিলে ভরা তাকে মানবো আল্লাহর বিধান মানবো অহির বিধান মানবো যারা বাঁচতে চায় তাদেরকে হৃদায়ত করবে যারা গোনা থেকে বাঁচতে চায় তাহলে মনে আমার গোনা থেকে বাঁচার চাহিদা থাকতে হবে মুতাকিম সংযত পাপ থেকে বাঁচতে চায় আমার মনটা চাই তখন আল্লাহ পাক মসজিদের দিকে যাওয়ার তৌফিক দেন নিজে বাঁচতেই চান না তাহলে কি করে আপনাকে কোরআন হেদায়ত করবে হোদাল্লিল মুতাকিম যেই ব্যক্তি অর্থটা বুঝলো এবং অর্থের বাস্তবায়ন জীবনে করলো সে সবচেয়ে বড় কামিয়াব ঠিক না কিন্তু হাজারবার যদি তেলাওয়াত করেন জাহলে কাল কিতাবল আরাই বা হুদাল্লিল মোত্তাকিন জাহলে কাল কিতাবল আরাই বা হুদাল্লিল মোত্তাকিন কোন ফায়দা হবে না শুধু ওই খুব বেশি হলে ওই একটা অক্ষরে দশ নেকি ছাড়া ঠিক না কিন্তু আমল করি আপনার সারা জীবন সুন্দর হয়ে যাবে আর ছেলে মেয়েদের জীবন সুন্দর হয়ে যাবে বরং আপনার দ্বারা বহু লোক হৃদায়ত পাবে যদি এইভাবে অর্থের তেলাওত করেন তো আল্লাহ পাক এই তেলাওয়াত যে করছে সাইফ ওসাইম রহমতুল্লাহ আলী তার একটি কিতাব আছে মাজালেশে শাহরের রমাদান রমজান মাসের ত্রিশ দিনে ত্রিশটি আলোচনা খুদবা তার তো তাতে এই বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন শব্দের তেলাওয়াত আর অর্থের তেলাওয়াত এখানে কোরআনে কারিমে দুটি অর্থ সবসময় মনে রাখবে ইন্দিনা কিতাব আল্লাহ যারা আল্লাহ পাকের কিতাবের তেলাওয়াত করে শব্দেরও তেলাওয়াত করে মানে কোরআনটা তেলাওয়াত করতে পারে পড়তে পারে তাহলে যে কোরআন পড়তেই পারে না অক্ষরের জ্ঞান নেই কত বাগা আল্লাহ রাস্তায় শিখন জুমার দিন এই আমার তফসির শেষ হলে আসর পরে আমাদের কারি হাফিজরা এখানে কোরআনে কেরিম শিখাই বা তাসে থেকে শিখেন অথবা তজবির শিখেন কোরআন হয়তো পড়তে পারেন কিন্তু ভুল পড়েন কিছু তজবির শিখেন শিখতে পারেন মাগরি পর্যন্ত এ তুলনা কিতাব আল্লাহ যারা কোরআনে করিমের তেলাওয়াত করে শব্দের তেলাওয়াত তারপরে অর্থের তেলাওয়াত করবেন কোরআনে করিম মোতাবেক জীবন গড়ে এ হচ্ছে এতুলনা কিতাব আল্লাহ পাকের কিতাব মোতাবেক চলে ওয়াকামুসলাতা এবং নামাজ কায়েম করে তারা সালাত কায়েম করে পাঁচ অক্ত নামাজ পড়ে আর যথা সময়ে পড়ে যখন আল্লাহ পড়তে বলেছেন আর নবীর তরিকাই পড়ে কোনো ঘাটতি করেন না দ্রুত তাড়াহুড়া করে পড়েন না ইতমেনানের সাথে শান্তির সাথে নামাজ পড়ে নামাজ কায়েম করার পদ্ধতি বা উপায় বলে আমার একটা বক্তব্য আছে তাতে ছয় সাতটা দিক উল্লেখ করেছি আমি যে এইভাবে নামাজ পড়লে নামাজ কায়েম হবে আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে খরচ করে সিররা ও আলানিয়া গোপনেও ও আলানিয়া আর প্রকাশ্যেও সবসময় গোপনে করলে কাজ হবে না কখনো প্রকাশ্য করার প্রয়োজন রয়েছে আর সব সময় শুধু প্রকাশ্য করব লোকজন দেখতে পেলে জানতে পারলে করব না হইলে করব না এটাতেও কাজ হবে না সমস্যা সমাধান হবে না তাহলে গোপনেও করতে হবে যাতে বেশি এখলাস আন্তরিকতা আছে আর ওতে বেশি নেকি পাওয়া যায় কিন্তু কখনো কখনো গোপনে দান করলে একাই আপনি একটা মসজিদ তৈরি করতে পারছেন না একাই ইসলামের দাওয়াতের কাজ করতে পারছেন না দেখিয়ে দু চার পাঁচশো রিয়াল বের করে দিলেন তাহলে দেখা দেখি অনেকে আপনি পাঁচশো দিতে পেরেছেন আপনার চাইতে পয়সা আলা অন্তর বড় আছে সে এক হাজার রিয়াল দেবে এইভাবে বহু কাজ হইতে পারে ইসলামের এই জন্য আল্লাহ পাক দুটোরই প্রশংসা করেছেন লোক দেখানো নিয়ত যেন না থাকে কিন্তু প্রকাশ্যে দান করার অনেক সময় ফজিলত আছে ক্ষেত্র বিশেষ ক্ষেত্র বিশেষে প্রকাশ্যে দান করলে বেশি নাকি পাওয়া যাবে আর ক্ষেত্র বিশেষে গোপনে দান করলে বেশি নাকি পাওয়া যাবে যখন ফকিরকে মিসকিনকে অভাবীকে দেবেন কোন রুগীকে দিবেন বিপদগ্রস্তকে দেবেন তখন লুকিয়ে দেবেন এতে বেশি নাকি আছে কারণ যদি প্রকাশ্যে দেন একটা গরিব মানুষের তাহলে সে লাঞ্ছিত অপদস্থ হবে মানুষের সামনে এই জন্য লুকিয়ে দেওয়াই বেশি নাকি রয়েছে এই জন্য আল্লাহ কোরআন বলছেন ইন্তুব্দু সাদাকাতে মাহিয়া দান খায়রা যদি প্রকাশ্যে করো এটা ভালো কাজ আল্লাহ বলছেন সুরে বাকারায় আর গোপনে যদি দাও অতুতুহাল ফোকারা ফকিরকে দাও তাহলে বোঝা গেল যে গরিব মিসকিনে যখন দিতে যাবেন এতিমকে দিতে যাবেন কোন বেদবাগে দিবেন লোকের সামনে দিনে লুকিয়ে দেন আর যখন আম ভাবে দান করতে হবে ইসলামিক সেন্টার করবো ইসলামিক লাইব্রেরি করবো একটা মসজিদ করবো একটা মাদ্রাসা করবো একটি করবো আমি একা তো করতে পারবো না তখন প্রকাশ্যে কিন্তু অন্তরে অন্তরে আমি আল্লাহ অন্তরে যেন রিয়াকারী লোক দেখানো নিয়ত না থাকে যে লোকে জানুক আর আমার নামের অ্যাডভার্টাইজ হোক এইরকম যেন নিয়ত না থাকে আরো দিনী ভাইরা দিক যাতে ইসলামের খেদমত হয় ইসলামের দাওয়াতের কাজ হয় ইসলাম প্রচারের কাজ হয় আল্লাহ বলছেন যে প্রকাশ্য এবং গোপনে যারা যা আমি রিজিক দিয়েছি তা থেকে খরচ করে এই ভালো গুণগুলি যদি কারো মধ্যে থাকে এইরকম আরো ভালো গুণ মমিনার মধ্যে হওয়া আবশ্যক ইয়ার জোনাতি যারা তাবুর তাহলে তারা এমন ব্যবসায়ের এমন ব্যবসার আশাবাদী মানে আল্লাহর সাথে এমন ভালো ব্যবসা করলো যেই ভালো ব্যবসার সে আশা রাখে যে লান্তাবুর যাতে লোকসান হবে না তাবুর বারা এবুরও মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া সুরা আল্লাহ বলেছেন যে কহম পাপিষ্টরা নিজ জাতিকে ধ্বংসের ঘরে পৌঁছে দিল দার আল বাবার তাহলে বাবার থেকে হচ্ছে লন্তাবুর লন্তাবুর মানে কোনো লোকসান হবে না কখনো লোকসান হবে না যেই ব্যক্তি আল্লাহর কিতাব তেলাওয়াত করবে সময় লাগাইলো কোনো লোকসান করলো না যে ব্যক্তি আল্লাহর কিতাব মোতাবেক নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রনীতি অর্থনীতি কায়েম করলো ইসলাম মোতাবেক কোরআন মোতাবেক কখনো সে ক্ষতিগ্রস্ত হবে না সেই দেশ কখনো ঋণী হবে না কাফের কাছে লন্তাবুর আল্লাহ বলছে যারা নামাজ কায়েম করবে নামাজ কায়েম করতে গিয়ে অনেকে হিসাব করে আমার ছেলে পরীক্ষার সময় আর অনার্সে পড়ে মেডিকেলে পড়ে নামাজ পড়াতে দুই তিন ঘন্টা লেগে যাবে মাত্র দুই ঘন্টা তিন ঘন্টা রাত দুটোর সময় শুয়েছে আবার ফজরে উঠিয়ে দেব ছেলেটার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে ঘুমটা ডিস্টার্ব হয়ে যাবে জাহেল মূর্খ সে কোরআনের আয়াত সম্পর্কে তার জ্ঞান নেই লন্তাবুর আল্লাহ বলছেন কখনো লোকসান হবে না কখন আপনার ছেলের শরীর স্বাস্থ্য খারাপ হবে না কখনো আপনার ছেলে পরীক্ষার উপর তার খারাপ প্রভাব পড়বে না যে নামাজ পড়তে ফজরে উঠেছে সেই জন্য বা পাঁচ সপ্তাহ নামাজ পড়াইছে দুই ঘন্টা দিয়েছে সেই জন্য তার লস হয়ে যাবে লন্তাবুর কখনো তার ক্ষতি হবে না কোরআন বলছে আল্লাহ ফাকরুল আলমিনের কথা যারা দান খায়রাত করে এত টাকা দান করে দেবো এক হাজার রিয়াল চলে গেলাম দু হাজার টাকা বেতন এক হাজার দিয়ে দিলাম এক মাসের বেতন দিয়ে দিলাম তাতে লস হয়ে গেল না লামতাপুর কখনো লোকসান হবে না আল্লাহাক বলছে আল্লাহর সাথে ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলম তার উত্তম প্রতিদান দেবেন এই জন্য নবী করিম বলছেন মা নাকাসা মালুন মিন সাদাকা কোন দান খায়রাত করে কোন ধন সম্পদ কমে যায় না নিশ্চয়তা দান করেছেন দান খায়রাত করলে ধন সম্পদ কমে না সুতরাং দিনের কাজে দিনের দাওয়াতের কাজে আল্লাহর দিন প্রচারের কাজে বিশেষ করি কারণ আল্লাহর দিন প্রচার করা আজকাল জেহাদ আজকাল অস্ত্রের জেহাদ বাস্তবে প্র্যাকটিক্যালে নেই শরীয়তে আছে শর্ত সাপেক্ষ কিন্তু বাস্তবে সবচেয়ে বড় জেহাদ হচ্ছে আজকাল কোরআন এবং হাদিসের জেহাদ কোরআন এবং হাদিসের চর্চা ঘরে ঘরে পৌঁছে দেন আপনি এটা সবচেয়ে বড় জিহাদ শিরকে রয়েছে বিদাতে রয়েছে ইমানই শেষ করে ফেলেছে নামাজের গুরুত্ব বুঝে না যদি আপনার একটা কিতাব দিয়ে একটা ক্যাসেট দিয়ে একটা সিটি দিয়ে বেনামাজি নামাজি হয় মুশ্রিক কবর পূজারি যদি তৌহিদপন্থী হয়ে যায় বিদাতি যদি সন্ন্যতের অনুসারী হয়ে যায় এটা সবচেয়ে বড় জিহাদ আসল পুঁজি আমাদের আসল পুঁজি হারাতে যাচ্ছে জন্মসূত্রে মুসলমান কিন্তু এগুলো শীত বিদাত করে ইসলাম থেকে বের হতে যাচ্ছে সুতরাং এই আসল পুঁজিকে আমাদেরকে ফিরিয়ে নেওয়ার পুনরুদ্ধার করার চেষ্টা করতে হবে আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে এমন ব্যবসার আশাবাদী হবে লান্তাবুর যাতে কোনোদিন লোকসান হবে না আল্লাহ পাক বলছেন তারপরে আল্লাহ পাক তাদেরকে পূর্ণ মাত্রায় বদলা দেবেন কেন লোকসান হবে না এত দুনিয়াতে দেবেন দুনিয়া নষ্ট করবেন না দুনিয়া দেবেন লিওফিয়াহম অজুর আহম তাদেরকে তাদের প্রতিদান বদলা পূর্ণ মাত্রায় আল্লাহ দেবেন পূর্ণ মাত্রায় বদলা বেতন যতটা চুক্তি আছে কফিলের সাথে ততটাই দিল অনেক সময় কম কাটার চেষ্টা এদিক থেকে ওই দিক থেকে কাটার চেষ্টা না আল্লাহ বলছেন পুরোপুরি তো বদলা আল্লাহ দেবেনি ওয়াজিদ আহমিন ফজলিহি তার অনগ্রহে তার ফজল ক্রমে আরো আল্লাহ অতিরিক্ত দেবেন তাও দেবেন আল্লাহ ফেকরাবুল আলমিন ইয়াজিদ আহমিন ফজলি ইন্নাহু গাফুর শাকুর কেন আল্লাহ দেবেন কারণ আল্লাহ গাফুর আল্লাহ ছোটখাটো ভুল ধরেন না মাফ করতে থাকেন মাফ করতে থাকেন মাফ করতেই থাকেন গফুর তার নাম হচ্ছে মার্জনাকারী এবং তিনি শাকুর তিনি আমলের মানুষের কর্মের মর্যাদা দানকারী শাকুর মানে শুকুর গুজার বান্দা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক শাকুর আবার আল্লাহ নিরানব্বইটি নামের একটি নাম শাকুর এর অর্থ কোনদিন বোঝার চেষ্টা করেছেন এর মানে কি যে শুক্রিয়া আদায় করে সে কি করে একজন যদি আরেকজনের শুক্রিয়া আদায় করে তার মানে তার কদর করে তাই না তার যথাযথ মর্যাদা দান করে তাহলে আল্লাহ পাক যে শাকুর মানে আল্লাহ বান্দার আমলের মর্যাদা দান করে হ্যাঁ মর্যাদাকে কমিয়ে দেন না বান্দা আমার নামাজ পড়েছে উত্তম প্রতিদান দেব বান্দা আমার রোজা রেখেছে উত্তম প্রতিদান দেব বান্দা আমার তসরি তাহলিল করেছে উত্তম প্রতিদান দেব বান্দা আমার গোনা থেকে বেঁচেছে অথচ গোনা করতে পারতো তার সাথী সঙ্গীরা গোনা করছে আমি উত্তম প্রতিদান দেব শাকুর আল্লাহ পাক এইভাবে মানুষের ভালো আমলের মর্যাদা দান করে থাকেন এই জন্য আল্লাহ পাকের একটি নাম হচ্ছে শেকুর যা এখানে আল্লাহ উল্লেখ করেছেন হে নবী তোমার কাছে যে ওহি করেছি কিতাব থেকে হুয়াল হাক সেটা হচ্ছে চির সত্য এখানে কোরআনে করিমের সত্যতা আল্লাপাক ঘোষণা করেছেন কোরআনে করিম যা আল্লাহ নাজেল করেছেন তা হচ্ছে চিরসত্য এবং হক এর মধ্যে সমস্ত রকমের সমস্যার সমাধানের ক্ষমতা রয়েছে কোরআনে কেরিমে এই মজিজা রয়েছে অলৌকিকত্ব রয়েছে যে কোনো যুগে দুনিয়া যতই চলে যাক আসমানে দুনিয়ার মানুষ সমস্ত সমস্যার সমাধান এই কোরআনে কেরিমে রয়েছে বেনে এবং কোরআনে কেরিম এই কিতাব তার পূর্বে যেসব কিতাবাদি এসছে তার সত্যায়নকারী তাওরাতে ভালো জিনিসগুলি যেগুলি আছে অবিকৃত সেগুলির বিরোধিতা করান করেনি সেগুলির সত্যায়ন করেছে তাওরাতে তৌহিদের কথা ইঞ্জিলে আল্লাহর একত্রের কথা আখেরাতের কথা ভালো আমলের কথা ভালো কাজে প্রতিযোগিতার কথা ইত্যাদি জান্নাত জাহান্নামের কথা ভালো ক্যারেক্টার চরিত্রের কথা এগুলি সত্যায়ন করেছে তো কোরআন আগের কিতাবাদী বা আগের নবী রসুলগঞ্জ এসছেন আর তারা ভালো আদর্শ নিয়ে এসছেন তার সত্যায়ন করেছি আর আগের কিতাবগুলিতে বিকৃতি ঘটিয়ে পচা সড়া জিনিস যা ঢুকিয়ে দিয়েছে তৃত্ববাদ তিন খোদা ঢুকিয়েছে এইরকমই ঈসা আলিস আল্লাহর পুত্র ঢুকিয়েছে ওজায় আল্লাহর পুত্র ইয়াহুদিরা ঢুকিয়েছে এগুলিকে বাতিল ঘোষণা করার জন্য এসছে এগুলি থেকে আল্লাহ প্রদত্ত দিনকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এসছে আল্লাহ পাক তার বান্দা সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এবং সর্বদ্রষ্টা সবকিছুই দেখেন আল্লাহ পাক তারপরে মুসলিম জাতিকে তিন ভাগে ভাগ করেছেন এই আয়াতে সোম্মা ওরাসনাল কিতাব আল্লাফাইনা মিন এবাদেনা ফামিন হোম জলেমুল নেনাফসে অমিন হোম মুক্তাসিদ অমিন হোম সাবেকুম বিল খাইরাতে বেইজনিল্লাহ জালিকা হুয়াল ফাদুল কবির এই আয়াত ভালো করে শুনেন যত মুসলিম আছে তিন ভাগে বিভক্ত আল্লাহাক বলছে যদি মুসলিম থাকে আর যদি এমন কোন বড় শিরকুফুরি করে যা দিয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে তাহলে সে মুসলিম না সে তখন অমুসলিমদের দলে মোরতাদ হয়ে অমুসলিমদের দলে সে সামিল হয়েছে কিন্তু যারা মুসলিম আল্লাহ পাক তাদেরকে তিন ভাগে ভাগ করেছেন আর যারা তাদের ইসলামের হেফাজত মোটামুটি করেছে এই তিন শ্রেণীর মানুষ সকলে জান্নাতে যাবে যদি কেউ কিছু শাস্তি পেয়ে যাবে কেউ মধ্যপন্থী মধ্য স্থানে স্তরে থাকবে আর কেউ একেবারে অগ্রণী সুতরাং আল্লাহ ফাকরবুল উচ্চ মর্যাদা দান করবেন এইভাবে আল্লাহ ফাকরবুল আলমিন তিন ভাগে ভাগ করেছেন আর অতপর আমি এই আল কিতাবের ওয়ারেস বানিয়েছি উত্তরাধিকারী বানিয়েছি আল কিতাব কোরআনে করিম কোরআনে করিম উত্তরাধিকারী বানিয়েছি ওদেরকে আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি বেছে নিয়েছি তাহলে মুসলিম যারা যারা জন্মসূত্রে মুসলিম অথবা ইসলাম কবুল করার তৌফিক পেয়েছে কাফের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও তাদেরকে আল্লাহাক যেন বাছাই করেছেন বলুন আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহাক রাবুল আলমিন মনোনীত করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহাকের মনোনয়ন আপনার পরিবার মুসলিম আর আপনার পাশে একটা বাড়ি আছে ওটা হিন্দু ওটা খ্রিস্টান এই আল্লাহ পাকের খাস রহমত আল্লাহ বাছাই করেছেন বাছাই করেছেন আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দাদের মধ্য থেকে তাদেরকে বেছে নিয়েছি হুম তাদের মধ্যে একদল আছে যারা নিজেদের উপরে জুল অত্যাচার করেছে এর আগে অনেকবার বলেছি যখন জুলমের কথা কোরআনে কারিম এসছে তফসির করতে গিয়ে জুলম কত প্রকার তিন প্রকারের জুলম হ্যাঁ এক রকমের জুলম হচ্ছে বড় শির্ক বা ছোট শির্ক শির্ক হচ্ছে জুলম ইন্না শির্ক আল্লাহ জুলম নাজিম আল্লাহ কোরআন করিম বলেছেন আর আরেক জুলম হচ্ছে জুলমুল এবাদ মানুষ মানুষ জুলম করা বা আল্লাহর সৃষ্টির জুলম করা বান্দার পর জুলম করা এ হচ্ছে আরেক এই জুলুমটাকে শুধু সাধারণ লোকেরা জুলুম বুঝে হ্যাঁ আর সিরিক করাকে জুলুম বুঝে না কবর মাজারে চেষ্টা করলো কবর মাজারে ছেলে মেয়ে চাইতে রোগের আরোগ্য চাইতে গেলো এটাই সবচেয়ে বড় জুলুম আর এটাই বুঝে না আমাদের দেশের মানুষরা এটা সবচেয়ে বড় জুল আর তিন নম্বরে জুল হচ্ছে হ্যাঁ জুলম নাস নিজের উপরে জুলুম করা যে ব্যক্তি নামাজ পড়লো না আমার ক্ষতি করলো না কিন্তু নিজের উপরে জুলুম করলো যে ব্যক্তি রোজা রাখলো না দিনে পানাহার করলো রোজার দিন রমজানের দিনে সেই ব্যক্তি নিজের উপরে জুলুম করলো হ্যাঁ যে ব্যক্তি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করলো না আমার আপনার ক্ষতি করলো নিজের উপরেই জুলুম করলো সৌদি আরব আসলে একটা উমরা করা তফিক হজ করা তফিক করলো নিজের উপরেই জুলুম করলো যেই ব্যক্তি ব্যক্তি জীবনে হারাম কাজ করলো বুলু ফিল্ম দেখলো হ্যাঁ সিরিয়াল দেখলো নিজের ওপরেই জুলুম করলাম আমার আপনার কোন ক্ষতি করলেন না নিজের ওপর জুলুম করলাম যে ব্যক্তি বিড়ি সিগারেট পান করলো নিজের ওপরেও জুলুম করলো আর অপরের ওপরে জুলুম করলো কারণ আবহাওয়াকে খারাপ করছে অন্যের জন্য অন্যের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজের জন্য ক্ষতিকর নিজের ছেলে মেয়েদের উপরেও জুলুম করছে আমাকে স্ত্রীর উপরে জুলুম করছে তো আল্লাহ পাক বলছেন ফামিন হুম গালেমুন্নাফসে কিছু আমার বান্দা আছে যারা নিজের উপরে জুলুম করে থাকে এরা কারা যারা ফরজ অজেবে কখনো কখনো ঘাটতি করে কিছু হারাম নাজাজ কাজ করে এরা হচ্ছে জালেম মুসলিম তবে ইসলাম নষ্ট করে না শির করে না আর নামাজ ত্যাগ করে নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে জামাত ধরে না ঘরে পড়ে নেই জালেম কারণ বেনামাজি হকুফুরি এই জন্য বলছি যে বেনামাজি বলা যাবে না যে এই উম্মতের একদল বেনামাজি নাই যারা নামাজ পড়ে কিন্তু মাঝে মধ্যে নামাজ পড়তে গিয়ে কখনো ঘরে পড়ে নিল কখনো জামাত ধরলো না কখনো টাইম পার করে দিল হ্যাঁ, জাগলো না ইত্যাদি গাফিলতিতে কিন্তু নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে তারপরে জালেম কারণ নিজের উপরে জুলুম করলো এই ধরনের যারা ফরজ অজেবে কিছু ঘাটতি করে হারাম নাজাইজ কাজ করে কিন্তু তার ইসলামকে টিকিয়েছে শির্ক মুক্ত এবং আধা নামাজে নয় পাঁচক্ত নামাজি তারা হচ্ছে জালেমুল্লা নফসি কিন্তু মুসলিম তারা অমেন মুক্তাসিদ আর তাদের আরেক দল আছে দ্বিতীয় দল ওরা হচ্ছে মধ্যমপন্থী মধ্যমপন্থী মানে প্রশংসামূলক আল্লাহ মধ্যমপন্থী বলেননি মাঝামাঝি থাকে তারা তারা অত অগ্রণীয় নয় আর তারা এরকম জালেমন নয় যে অনেক কাবিরা গুনা করে এরকমও নয় তার মানে ফরজ অজেব ছাড়ে না জামাতও ছাড়ে না নামাজে নামাজ পড়ে আর হারাম কাজ করে না তবে কিছু মকুর অপছন্দনীয় কাজ করে আপত্তিকর কাজ করে আর কিছু সুন্নাত মুস্তাহাব ছাড়ে সুন্নাত মুস্তাহাব ছাড়ে এই ধরনের কিছু জিনিস পালন করে না এরা হলো মাঝামাঝি তাহাজুদ জীবনেও পড়ে না বারো রাকাত যে দিনের সুন্নত বা দশ রাখা সেটাও মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না হয়তো মাঝে মাঝে ফজরের সন্ন্যাতে ছুটে যায় ভিতরে ছুটে যায় এরকম তাহলে এরা মুক্তাসিদ মাঝামাঝি এরা আর তমিনহম সাবেকুন বিল খেরা আর তাদের আরেক দল হচ্ছে যারা কল্যাণের কাজে অগ্রণী সাবেকুন অগ্রণী বিল খায়রাত নেকি সমূহে নেক কাজে ভালো কাজ অনেক আগে থাকার চেষ্টা করে ফরজ আদায় করে সন্ন্যত মুস্তাহাব আদায় করে তাহাজুদ আদায় করার চেষ্টা করে এগুলোর চেষ্টা নামাজের ক্ষেত্রে রোজা রোজা ফরজের পরে সন্ন্যত নফল রোজাগুলি রাখার চেষ্টা করে হারাম থেকে বাঁচে নাজাজ থেকে বাঁচে এমন কি অনেক জায়েজ কাজ থেকে বাঁচে কারণ সেটা শোভা পায় না একজন মুসলিমের জন্য অনেক সময় কিছু জায়েজ কাজ আছে যে জায়েজ কাজগুলি একজন ভালো মুসলিমের জন্য শোভা পায় না সেই জন্য বাঁচে এরকম বাঁচতে হয় না হয় না একজন ভালো আলম যদি প্যান্ট শার্ট পরে বাঙালি সমাজে জুমার খুদবা দিতে দেবে শুনবে এখানে টি শার্ট দিয়ে আর প্যান্ট দিয়ে যদি বসিয়ে দিত অর্ধেক লোক পালিয়ে যাবে আজকাল কিছু বক্তারা এরকম করছে কিন্তু অন্য দেশে চলছে শ্রীলঙ্কায় কেরলা এগুলিতে চলছে কিন্তু বাঙালি সমাজে বক্তব্য করতে টি শার্ট দিয়ে আর তারপরে প্যান্ট পরে এটা একটা খানিকটা কঠিন জুমার খুদ্ আর ঈদের খুদবা তো উঠতেই দিবে না মেম্বারে হ্যাঁ তাহলে জায়েজ কাজ ছাড়তে হচ্ছে না হচ্ছে না হ্যাঁ অনেক সময় জায়েজ কাজ ছাড়তে হয় এরকম টুবি টুবি ওয়াজেব না মুস্তাহাব না এটা ইসলামিক সাজ মুসলিম ভালো মানুষরা একটু ধার্মিক লোকেরা পছন্দ করেছে তাই বিনা টুপিতে আমার মতো লোককে দেখলে অনেকে দাসে আসে বন্ধ করে দিই হ্যাঁ তাই না আমি এই কাজ করি না কখনো এই জন্য কারণ আমার একটা জায়েজ কাজ জায়েজ কাজ করে যদি কিছু লোকে ক্ষতি না হয় লাভ হয় তো ভালো বোঝা গেছে চুল যদি বড় রাখা যায় অনেক সময় হয়তো যাই হইতে পারে চুল বড় রাখলে কাফেরদের সাদৃশ্যতা না হইলে কিন্তু চুল বড় যদি শাইখের চুল বড় আরে আমাকে ইসলাম সেন্টার আসতে বলে তরিকের চুল এত বড় বড় ও আসে বাদ দিবে তাই না তো অনেক জায়েজ কাজ অনেক সময় ছাড়তে হয় জায়েজ কাজ অনেক সময় ছাড়তে হয় তো এদেরকে আল্লাহ সাবিকুন বিল খাইরাত বলেছেন বেজনিল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে জালিকা ফজরুল কাবির এই হচ্ছে আল্লাহ পাকের মহা অনুগ্রহ যারা দিনের কাজে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জনে যারা অগ্রণী প্রতিযোগিতা করে যারা অগ্রগামী থাকে এটা হচ্ছে তাদের উপর আল্লাহর বড় মহা অনুগ্রহ জান্নাত আদনি ইয়াদ হলু নাহা এরা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে এই তিনটি দলই স্থায়ী জান্নাতে প্রবেশ করবে এটাই হচ্ছে অধিকাংশ তাফসির কারদের মত যেটা বললাম তাফসির করলাম তবে অল্প কিছু তাফসির বলেছেন যে যারা জালেম ওরা মুসলিম না মানে অমুসলিমকে বোঝানো হয়েছে বা যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে শিরকুফুরি করে তাদেরকে বোঝানো হয়েছে কিন্তু এই বক্তব্যটি অল্প কিছু তাফসির কারদের সেটা ঠিক নাই জান্নাত আদনিয়াত হলু নাহা এরা স্থায়ী জান্নাত আদান মানে হচ্ছে স্থায়ী স্থায়ী জান্নাতে প্রবেশ করবে ইহাল্লাউনা ফিহা মিন আসাবে আর এই জান্নাতে তাদেরকে কঙ্কন পরানো হবে কঙ্কন দিয়ে অলঙ্কৃত করা হবে দেখেন হাতে যদি এখন চুড়ি পরেন আর কঙ্কন পরেন কোন পুরুষ লোক দেখতে ভালো লাগবে না কেন দুনিয়াতে সাজে না পুরুষরা পরে না সেই জন্য কিন্তু জান্নাতে সাজবে জান্নাত আমলের কর্মজগৎ নয় জান্নাত হচ্ছে ভোগ বিলাসের আরামের জগৎ সেখানে বদলার জগতে এই জন্য আল্লাহ পাক পুরুষ নারী সকলকে আল্লাহ জান্নাতে কঙ্কন দিয়ে সাজাবেন কিসের মেনজাহাবিন স্বর্ণের অন্য আয়ত রয়েছে চাঁদির লুলুয়ান আর মণিমুক্তার মণিমুক্তাদির লুলু অলিবাস ফিহা হারির আর জান্নাতে তাদের পোশাক হবে রেশমের সিল্কের পোশাক হবে রেশমের যেই রেশম দুনিয়াতে পুরুষের জন্য কি হারাম নবী করিম সাল্লাম হাদিস রয়েছে মাল্লাবিসাল হারিরা ফির দুনিয়া লামিয়ালবাসা ফিল আখেরা কোন পুরুষ লোক যদি রেশম পরিধান করে রেশমের কাপড় পরে দুনিয়াতে তাহলে আখেরাতে জান্নাতে রেশমের কাপড় থেকে বঞ্চিত থাকবে রেশমের কাপড় থেকে বঞ্চিত থাকবে আখেরাতে এর দুটো অর্থ বলেছেন ভাষ্যকারগণ একটা হচ্ছে জান্নাতে যদিও যায় আল্লাহ রেশমের কাপড়ের নিয়ামত চিনিয়ে দিবে না আর আরেকদল বলেছেন ভাষ্যকারগণ যে কেয়ামতে রেশমের কাপড় পাবে না মানে জান্নাতে যেতে পারবে জাহান নামে যাবে জাহান নামে রেশমের কাপড় পাবে না জাহান নামে জাহান নামের আগুনের কাপড় পাবে সারাবিল হমিন কাতেরান আল্লাহ বলছেন জাহান্নামীদের পোশাক হবে কিসের সারাবিল পায়জামা লুঙ্গি কিসের আলকাত্রার হবে আলকাত্রা আর জান্নাতিদের রেশমের সুহান কত পার্থক্য জান্নাতি আর জাহান্নামী সমান হতে পারে না কি আপনাদের দিকে মনোযোগ দিচ্ছে কোনো ডিস্টার্ব আছে নাকি রেকর্ড হচ্ছে না হচ্ছে না এই তো আপনার কাজ এটা কাজ লাগিয়ে দেন লেগেছে না লাগেনি হম যাই হোক وقالوا الحمد لله وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن ان ربنا لغفور شكور এই আয়াতের তাফসির করার আগে এই যে তিন ভাগ করা হলো মুসলিমদেরকে ওই সম্পর্কে তাফসির কারণ কিছু যে লিখেছেন ওটা আপনাদেরকে পড়ে শোনায় ইবনে কাসির থেকে ইবনে কাসির রহমতুল্লাহ আলী মহাদেশ ছিলেন তিনি এ সম্পর্কে বেশ কিছু কথা লিখেছেন যেটা শুনে রাখা ভালো বলেছেন যে আল্লাহ পাক তিন ভাগে ভাগ করেছেন এই উম্মতকে একদল হচ্ছে যারা জালেম ওরা কারা হচ্ছে যে ওহুয়াল মুফারেত ফি ফেলে বাজিল ওয়াজিবাত কিছু ফরজ ওয়াজেব কাজে ঘাটতি করে যেটা বললাম আল মোরতাকে বলে বাদিল মোহারামাত আর কিছু হারাম কাজ করে অমিন মুক্তাসেদ আর একদল হচ্ছে মধ্যম ওহল মোয়াদ্দিল ওয়াজিবাত ওয়াজিব ফরজ তো আদায় করে আর তার এক মোহারামাত আর হারাম কাজ থেকে বেঁচে থাকে তবে মুস্তাহাব কাজ ছেড়ে দেয় কিছু সুন্নত মুস্তাহাব কাজ ছেড়ে দেয় ওয়াফ আলো বাদাল মাকরুহাত আর কিছু কিছু অপছন্দনীয় কাজ করে আজকাল দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে হাঁটছে রাস্তাতে হাঁটছে আর পেপসি সেভেন আপ খাচ্ছে জুস খাচ্ছে আর হাঁটছে জুস খাচ্ছে আর হাঁটছে দেখেছেন দেখেন নাই কি এটা অপছন্দনীয় কাজ ঠিক না এরকম ধরনের অপছন্দনীয় কাজ বাম হাতে খাচ্ছে যদিও নাজাইজ কাজ এটা কিন্তু আপনার রোজা ছাড়ার মতো আর এর মতো ওইরকম হারাম নয় নাজাইজ কাজ তো এই ধরনের কিছু কাজ করে বাম হাতে এদিকে চা অমিন হোম সাবেকুন আর যারা ভালো কাজে অগ্রণী যারা ফরজ কাজ করে আর মুস্তাহাব করে হারাম কাজও ছাড়ে আর অপছন্দনীয় কাজ ছাড়ে এমনকি মোবাহাত এমনকি কিছু জায়েজ কাজও ছাড়ে যা বললাম এরা এই তিন দলই জান্নাতে যাবে তিন দল জান্নাতে যাবে কেমন করে যারা অগ্রগামী আল্লাহর দিন পালনে অগ্রগামী তারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা হ্যাঁ বিনা হিসাবে জান্নাতে যাবে আর যারা মধ্যমপন্থী মাঝামাঝি থেকে ফরজ অজিবে কোনো ঘাটতি নেই আর হারাম নাজাজ কাজ করেনি তারা জান্নাতে যাবে কিন্তু তাদের হালকা হিসাব হবে হিসাব কথা উল্লেখ করেছেন হ্যাঁ, হ্যাঁ? যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তাদের হালকা হিসাব না হবে হালকা হিসাব সম্পর্কে নবী করিম সাল্লামকে মায়াসারদি যখন জিজ্ঞাসা করলেন তখন বলেছিলেন জাকাল আরজু তাদের সামনে পেশ করা হবে এই কাজগুলি তুমি করেছ এই ভুল করেছ এই ভুল করেছ এই ভুল করেছ শুধু অঙ্গীকার করা তখন ভয় খেয়ে যাবে এরা মধ্যম শ্রেণীর মুসলমান আর তৃতীয় প্রকার যেটা আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন যারা জালেম মানে কিছু হারাম কাজ করেছে আর কিছু অজেবে ঘাটতি করেছে ফরজ ঘাটতি করেছে তারাও জান্নাতে যাবে কিন্তু তারা জান্নাতে যাবে দুই ভাবে কে বলতে পারেন দেখি আপনাদের হ্যাঁ তারাও জান্নাতে যাবে কিন্তু দুই রকম ভাবে এক হচ্ছে হ্যাঁ, না শেষখানে হ্যাঁ কিছু শাস্তি ভোগ করে কিছু শাস্তি পাবে শাস্তি পাওয়ার পরে কিছু হারাম কাজ করেছে তার মধ্যে হয়তো কখন রোজা রাখেন হ্যাঁ, জাকা দিতে ঘাটতি করেছে কম করেছে হজ করেছে বিলম্ব করেছে ইত্যাদি বা হজ করতে গিয়ে কিছু বিদাতি কাজ করেছে ভুল করেছে ইত্যাদি হজে এখলাস ছিল কিন্তু অত ছিল না হজে কিছু মিক্সচার করেছে হারাম পোশা ইত্যাদি তাহলে এইরকম যারা জালেম তাদের কিছু শাস্তি পেতে হবে শাস্তি পেয়ে জান্নাতে আসবে কারণ তারা শির মুক্ত ছিল কুফরি মুক্ত ছিল আর আরেক দল হবে তারা জাহান নামে যাবে না তবে জাহান নামে যেতে হইতো কিন্তু নবীলামের সুপারিশ পেয়ে বা আরো কারো কোন আল্লাহ পাকের বান্ধব আমিয়া রসুলগণের সুপারিশ সাহাবাই কালামের সুপারিশ পেয়ে জান্নাতে সুপারিশ দিয়ে হ্যাঁ কারণ নবী সাল বলেছেন সাফা আতিল আহলিল কাবায়ের মিন উম্মতি আমার উম্মতের যারা কাবিরা গুনা করে মরবে তাদের জন্য আমার সাফাত হবে সেই হাদিস তো সাফাত পেল এক হইল তফসির হবে সুরা ফাতের শেষ অংশের আয়াত নম্বর বত্রিশ যার সংক্ষিপ্ত তফসির হয়েছিল তারপরেও সেখান থেকে শুরু করছি কারণ পরের অংশটুকু সম্পর্ক এ আয়াতের সাথেই রয়েছে আল্লাহ পাকে আয়াতে মমিন মুসলিমদেরকে তিন ভাগে ভাগ করেছেন এবং সকলকেই আল্লাহ জান্নাত দেবেন তবে তাদের বিভিন্ন স্তর হবে এ বিষয়টি গত সপ্তাহে অনেকটাই আলোচনা এসছিল আল্লাহাক বলছেন সুম্মা আউরাসান আল কিতাব নাস্তাফাইনা মিন এবাদেনা অতপর আমি ওয়ারিস বানিয়েছি উত্তরাধিকারী বানিয়েছি আল্লাফাইনা ওইসব লোকদেরকে যাদেরকে আমি বেছে নিয়েছি মনোনীত করেছি মিন এবাদেনা আমার বান্দাদের মধ্য থেকে অর্থাৎ মানব জাতির মধ্য থেকে আল্লাপাক মানুষকে আমভাবে বান্দা বলে আখ্যায়িত করেছেন আর খাস বান্দা হচ্ছে মমিন যারা বিশ্বাসী বান্দা তো আল্লাপা বলছেন যে আমার বান্দাদের মধ্য থেকে অর্থাৎ মানব জাতির মধ্য থেকে যেসব লোকদেরকে আমি মনোনীত করেছি বেছে নিয়েছি তাদেরকে আল কিতাবের অর্থাৎ কোরআনে করিমের ওয়ারেস বানিয়েছি কোরআনে কেরিমের উত্তরাধিকারী বানিয়েছি অর্থাৎ তাদের জন্য কোরআনে করিম নাজল করেছি তারা এই কোরআনে কেরিমে যা আছে তা বিশ্বাস করবে সেই মোতাবেক জীবনযাপন করবে ইবাদত বন্দী করবে চরিত্র গঠন করবে কোরআনের সার্বিক জীবনে বাস্তবায়ন করবে এ হচ্ছে আল কিতাবের ওয়ারেস বানানোর অর্থ কিতাবের ওয়ারেস বানানো হয়েছে আমাদেরকে অর্থাৎ কিতাবের বাস্তবায়ন করতে হবে কোরআনী বিধানের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে আমল করতে হবে আল্লাহ বলছেন ফামিন হোম নাফসি তাদের মধ্যে কত করেছে যারা নিজের ওপর জুলম করেছে নিজের ওপর জুলম করেছে অর্থাৎ বিভিন্ন পাপ করে অন্যায় কাজ করে জুলম করেছে অনেক সময় ফরজ অজেবে ঘাটতি করেছে হারাম নাজাইজ কাজ করেছে তবে এত দূর পর্যন্ত পৌঁছেনি যে তারা কাফের বা মুশ্রিক হয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যায়নি কাবিরা গুনা করলে ইসলাম থেকে বেরিয়ে যায় না একমাত্র শির কুফরি আর বড় মোনাফিকি ছাড়া বা ইমান ভঙ্গকারী যে বিষয়গুলি রয়েছে সেগুলি ছাড়া ইমান ভঙ্গকারী বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের একটা আলোচনায় আছে দশটির বেশি ইমান ভঙ্গকারী বিষয় যেগুলিতে ইমান ভঙ্গ হয়ে যায় যেমন উজু ভঙ্গ হয় বিভিন্ন কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় বিভিন্ন কারণে হজ নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে সেই রকমই ইমান ভঙ্গ হয়ে যায় নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে ইমান একেবারে নষ্ট করে দেয়নি কিন্তু হারাম কাজ করেছে অথবা ফরজ অজেবে ঘাটতি করেছে যার ফলে তারা নিজেদের উপর জুলুম করেছে একদল মুসলিম এরা নিম্ন স্তরের মুসলিম আল্লাহ তাহলে নিচের স্তর থেকে শুরু করেছেন অমিন মুক্তাসেদ আর তাদের কতক রয়েছে যারা মধ্যপন্থী আমলের ক্ষেত্রে মাঝামাঝিতে রয়েছে মধ্যপন্থী বলে আল্লাহ তাদের প্রশংসা করেননি বরং আমলের ক্ষেত্রে তারা মাঝামাঝি একেবারে অগ্রণীয় নয় আর একেবারে নিচু শ্রেণী নয় যারা ফরজ অজেব আদায় করেছে হারাম নাজাজ থেকে বেঁচেছে কিন্তু অনেক সন্ন্যতে ঘাটতি করেছে অনেক মুস্তাহাব কাজে ঘাটতি করেছে মুস্তাহাব কাজ করেনি অনেক অপছন্দনীয় আপত্তিকর কাজ করেছে ঘৃণিত কাজ করেছে অমিন হোম সাবেকন বিল খাইরা আর তাদের কতক রয়েছে যারা কল্যাণের কাজে ভালো কাজে অগ্রণী সাবেকন মানে অগ্রণী আর বিল খাইরাত মানে ভালো কাজ সমূহে বেদিনিল্লা আল্লাহর অনমতিক্রমে মানে আল্লাহর ইচ্ছায় আল্লাহ ফাকরাবুল আলমিনের ইচ্ছায় মানুষ এ বিভিন্ন রকমের হয়েছে এরা সকলে মুসলিম এটা হচ্ছে সঠিক মত তফসিরের আর একটি মত যদিও রয়েছে যে না এরা সকলে মুসলিম নয় বরং যাদেরকে জালেম বলা হয়েছে তারা অমুসলিম বোঝানো হয়েছে কিন্তু এই মতটি ঠিক নয় কারণ আল্লাপাক এদেরকে কিতাবের ওয়ারেস বলে আখ্যায়িত করেছেন আল্লাপাক এদেরকে বেছে নেওয়ার কথা বলেছেন তাহলে যদি কাফিরি হবে তো আল্লাহ কি মনোনয়ন করলেন তাদের বাঁচলেন কে হওয়াল ফদরুল কাবির তারপরে আল্লাহ বলছেন এটা হচ্ছে আল্লাহ পাকের বড় অনুগ্রহ তাহলে জালেম মানে যদি কাফের হয় মুশরেক হয় বড় শিরকারী হয় ইসলাম থেকে বেরিয়ে যাওয়া লোকেরা হয় আর তাহলে আল্লাহর অনুগ্রহ কি হলো তাদের উপর তো কমের পক্ষে মুসলিম হয়ে রয়েছে যদিও গুনহাগার যদিও কিছু শাস্তি পাবে কবরের জীবনে দুনিয়াতে কিছু শাস্তি পাবে হাসরের দিনেও কিছু শাস্তি পাবে জাহান নামে বেশ কিছুদিন শাস্তি পেতে পারে কিন্তু একদিন জান্নাতে ফিরে আসবে তাহলে কমের পক্ষে আল্লাহ পাকের অনগ্রহ তাদের জন্য হইল তাই আল্লাহ বলছেন ওয়াজা আল্লাহ কাউকে ইমানের তৌফিক দিয়েছেন যে কমপক্ষে ইমানের হেফাজত করেছে ফরোজ অজেবের হেফাজত করেছে হারাম কাবিরা থেকে বেঁচে থেকেছে এটা আল্লাহ পাকের বড় অনুগ্রহ এটা সর্বনিম্ন স্তরের মুসলিম মধ্যম যারা বললাম আর যারা অগ্রণী অর্থাৎ ফরজ অজেব আদায় করেছে সুন্নাত মুস্তাহাব আদায় করেছে হারাম নাজাজ থেকে বেঁচেছে অপছন্দনীয় কাজ থেকে বেঁচেছে বরং অনেক সময় জায়েজ কাজ কিন্তু শোভা পাই না এরকম কাজ থেকে বেঁচেছে এরা হচ্ছে তিন প্রকারের আল্লাহ পাক তিন ভাগে ভাগ করেছেন এদের সম্পর্কে ইবিন আব্বাস রাজি আল্লাহ তালাম একটি হাদিস হয়েছে ওই হাদিসে শোনাই নবী সাল্লাম বলেছেন যে সাফা আতিল আহলিল কাবায়ের এমন ওম্মাতি আমার ওম্মতের যারা কাবিরা গোনা করবে তাদের জন্য আমার সাফাত হবে তাহলে কাবিরা গোনা করেছে কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যায়নি তাদের জন্য নবী কাইম সাল্লাহ ইসলামের সাফাত হবে তাহলে এই যে তিন ভাগে ভাগ মুসলিমদের তাদের প্রথম ভাগ যেটা যা সর্বোচ্চ ভাগ হ্যাঁ, শ্রেষ্ঠ যারা ওরা হচ্ছে সাবেক বিল খাইরাত নেক কাজে অগ্রগামী এদের সম্পর্কে তাফসির কারগন বলেছেন যে ইয়াদুল জান্নাতে বেগাইর হিসাব এরা বিনা হিসাবে জান্নাতে যাবে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে নবী করিম সাল্লা যেমন একটা হাদিস রয়েছে আমার উম্মতের সত্তর হাজার লোক হবে যারা বিনা হিসাবে জান্নাতা বেগাইর হিসাবে ওয়ালা আজাব বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতে যাবে আরেকটা হাদিসে আরো অনুগ্রহের কথা রয়েছে আর প্রত্যেকের সাথে এই সত্তর হাজার প্রত্যেকের সাথে আরো সত্তর হাজার করে হবে তাহলে আলহামদুলিল্লাহ এদের সংখ্যা অনেক হবে যদিও জাহান্নামীদের তুলনায় অনেক কম যদিও জাহান্নামীদের তুলনায় বা যারা শাস্তি পেয়ে জান্নাত যাবে তাদের তুলনায় এদের সংখ্যা অনেক কম আর যারা মধ্যপন্থী ইয়াদুল জান্নাত আবি রহমতুল্লাহ আল্লাহ পাকে রহমতে জান্নাতে যাবে কারণ তাদের কিছু গোনা আছে সন্ন্যত মুস্তাহ ছেড়েছে অপছন্দনীয় কাজ মকরু কাজ করেছে সুতরাং এরা জান্নাতে গেলে আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাত পাবে না তাদের আমলের দাবি হচ্ছে যে কিছুদিন শাস্তি পাক তাদের কিছু পাপের দাবি হচ্ছে বা তারা এই যোগ্য যে তারা কিছু শাস্তি পাক কিন্তু আল্লাহ পাকে রহমত হবে যে তারা হয়তো এই শাস্তি থেকে রক্ষা পেয়ে যাবে আর নিচু শ্রেণীর যারা নিজের উপরে জুলুম করেছে মানে কাবিরা গুনা করেছে হারাম কাজ করে অথবা অজেব ফরজ ছেড়ে আর আসাবুল আরাফ আর এক দল যাদের কথা আল্লাহ সুরে আরাফ উল্লেখ করেছেন যে যাদের নেকি গুনা সমান হয়ে যাবে ও যতটা গুনা অতটা মাঝে মাঝে জান্নাত জাহান্নার মাঝখানে রেখে দেবে জান্নাত দেখতে পাবে জাহান্নামও দেখতে পাবে আর খুব ভয়ে ভীত থাকবে শেষ পরিণাম এরাও জান্নাতে যাবে সব শেষে ইয়াদ হলুন আল জান্নাত বিশাফাত মোহাম্মদিন সাল্লাহ আলী সাল্লাম এরা জান্নাতে যাবে কিন্তু নবী সাল্লামের সাফাত আল্লাহর রহমতে আল্লাহ জান্নাত তো দেবেন কিন্তু আল্লাহ রহমত শুধু না বরং এরা তারপরে জাহান নামে যেত বা জাহান নামে অনেকে চলে যাবে তারপরে নবী সালাম সাফাতে জাহান নাম থেকে উঠে আসবে বা জাহান নাম একবারে তাদের জন্য অজেব হয়ে গেছে বেশ কিছু দিনের জন্য অনেক দিনের জন্য দীর্ঘদিনের জন্য তারপরে এরা নবী সালামের সাফাতে জান্নাতে যাবে আল্লাপাক এদের সকলের সম্পর্কে বলছেন জান্নাত আদনি নাহা এরা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে তাহলে বোঝা গেল এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে যদিও একদল বিনা হিসাবে জান্নাতে যাবে একদল জান্নাতে যাবে কিন্তু হিসাব নিকাশ হবে কিন্তু হালকা হিসাব হবে আরেক দল শাস্তি পেয়ে অথবা শাস্তির যোগ্য হয়ে নবিসামের সাফাতে অনেকে জাহান্নাম থেকে উঠবে দুনিয়ার শাস্তি পেয়েছে কবর জীবনে অনেক শাস্তি পেয়েছে কিন্তু হাসরে বা জাহান্নামে হয়তো শাস্তি হবে না এই ধরনের হবে আল্লাহ বলছেন এরা জান্নাতে প্রবেশ করবে যে জান্নাত হচ্ছে জান্নাতে আদন চিরকাল বসবাসের স্থান যেখানে স্বর্ণের কঙ্কন দিয়ে তাদেরকে অলঙ্কৃত করানো হবে হলিজুন মানে অলঙ্কার আর ইউ হাল্লাওনা মানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের অলঙ্কার অন্য আয়াতে আর একটা সুরায় রয়েছে যে চাঁদিরও অলঙ্কার দেওয়া হবে তাই আল্লাহ ফাকরুল আলমিন স্বর্ণেরও অলঙ্কার দেবেন হ্যাঁ স্বর্ণ দিয়ে সুসজ্জিত করবেন আর চাঁদি দিয়েও দুনিয়াতে শুধু মহিলাদের জন্য অলঙ্কার রয়েছে কিন্তু আখেরাতে জান্নাতে পুরুষদের জন্য অলঙ্কার রয়েছে কারণ সেটা হচ্ছে কর্মজগৎ নয় সেটা হচ্ছে প্রতিদান জগৎ বদলার জগৎ এখন ফলাফল পাবে সুতরাং সেখানে আর জায়েজ না জায়েজ নাই যে স্বর্ণ তো হারাম ছিল ওটা দুনিয়াতে হারাম চাঁদি পুরুষের জন্য হারাম ছিল দুনিয়াতে হারাম কিন্তু আখেরার জান্নাতে আল্লাহ ফকরাবুল আলমিন তখন আর কর্মক্ষেত্র আমলের জগৎ নাই সেই দিন হচ্ছে ফলাফলের জগৎ আল্লাহ ফাক্তা দেবেন লু আন এবং মণিমুক্তারও অলঙ্কার দিয়ে তাদেরকে অলঙ্কৃত করা হবে লিবাস হারির আর সেখানে তাদের পোশাক হবে রেশমের রেশম দুনিয়াতে হ্যাঁ পুরুষের জন্য হারাম নবী করিম সাল্লাম একদিন এক হাতে রেশম নিলেন আর এক হাতে সৈন্য নিলেন বলেন আলা করে ওম্মাতি এই দুটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম হিল্লুল্লে তবে তাদের নারীদের জন্য হালাল ওয়াকালু এবং তারা জান্নাতে গিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ আজহাব আন্নাল হাসান আল্লাহ পাকের অশেষ প্রশংসা সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের যিনি আমাদের থেকে দুঃখ কষ্টকে দূর করে দিয়েছেন আজহাব আন্নাল হাসান কোন চিন্তা নেই মানুষ দুশ্চিন্তায় কখন থাকে কি হবে না হবে কি হবে না হবে তখন চিন্তায় থাকে চিন্তায় মুক্ত হয়ে যাবে জান্নাতিরা জান্নাতি আজহাব আন্নাল হাসান এই দোয়া পড়বে সুক্রিয়া জ্ঞাপন করবে দোয়া পড়ে আল্লাহ পাকের ইন্না রব্বানা লাগাফুর শকুর নিশ্চয় আমাদের র প্রতিপালক লাগাফুর অবশ্যই তিনি অতি মর্জনাকারী আর শাকুর আমলের কর্মের মর্যাদা দানকারী মানুষ যে যে আমল করে কর্ম করে ভালো আমল করলে আল্লাহ পাক তার মর্যাদা দান করে থাকেন এই জন্য আল্লাহ পাকের একটি নাম হচ্ছে শাকুর বান্দার ক্ষেত্রে বলবেন যে শকুর মানে শুকুর গুজার কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে আল্লাহ পাক বান্দার আমলের সুক্রিয়া করেন মানে আল্লাহ ফকরাবুল আলম তার আমলের মর্যাদা দিয়ে থাকেন তার মূল্য দিয়ে থাকেন যদি আপনি একটা কাজ করেন কোম্পানিতে ভালো কাজ করলেন তারপরে যদি মূল্য না দেয় আপনার তাহলে মনটা খারাপ হয় তাহলে মর্যাদা দিল না যেন কাজ করে দিচ্ছেন ওদের স্বার্থে আপনি এখলাসের সাথে মেহনত করছেন তারপরে যদি মূল্যায়ন না করে তাহলে আপনাকে ভালো লাগবে না আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে এমনটা হবে না যে যা ভালো আমল করবে তার মর্যাদা দান করবেন তাই আল্লাহ পাকের নাম হচ্ছে শকুর আহাল্লানা দার আল মোকাম আরো সুক্রিয়া জ্ঞাপন করবে এইসব বলি যে আল্লাহ পাক আমাদেরকে স্থান দান করেছেন আহাল্লানা মানে আনজালানা আমাদেরকে রেখেছেন দারাল মোকামাতে স্থায়ী আবাস স্থলী দার মোকাম মোকামা মানে যে স্থায়ী আর দার মানে হচ্ছে ঘর স্থায়ী আবাস স্থলে যে আল্লাহ পাক আমাদেরকে অবস্থান দান করেছেন বা প্রতিষ্ঠিত করেছেন মিন ফজলেহি তার অনুগ্রহে তার ফজল করমে আমাদের আমল দিয়ে নাই জান্নাতের এ কথা বলবে না যে আমি নামাজ দিয়ে আমার তৌহিদ দিয়ে আমার দিনের খেদমত দিয়ে আর আমার রোজা দিয়ে আমার জাকাত দিয়ে আমার হজমরা দিয়ে আমার বাপ মায়ের সেই খেদমত দিয়ে না কথা বলবে না মিন ফদলিহি তার অনুগ্রহে কারণ কোন মানুষ নিজ আমল দিয়ে জান্নাতে যাওয়ার দাবি করতে পারবে না যে আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ যদি এক একটা নিয়ামতের বিনিময় চান তোমার তোমার চোখের নিয়ামতের বিনিময় দাও তাতেই সমস্ত আমল শেষ হয়ে যাবে হ্যাঁ বাক শক্তির বিনিময় দাও বদলা আমি বাক শক্তি দিয়েছি তোমাকে তোমাকে পাগল করেননি হ্যাঁ বিবেক সম্পন্ন করেছিলাম এর বদলা দাও ওই ওই অতি শেষ হয়ে যাবে দুনিয়া সমস্ত আমল সুতরাং আল্লাহ পাকের ফজল করম ছাড়া কেউ জান্নাতে পাবে না তবে ইমান এবং নেক আমল আল্লাহ পাকের অনুগ্রহ পাওয়ার মাধ্যম ওসিলা আল্লাহ পাকের অনুগ্রহ ইমান আমল ছাড়া পাওয়া যাবে না আশা করে বসে থাকবেন আমল না করে ফরজ অজেব আদায় না করে আর হারাম থেকে না বেঁচে কাবিরা গুনা থেকে না বেঁচে আশা করে আল্লাহ গফুর রহিম আল্লাহ মাফ করবেন আল্লাহ পাকের রহমত তো সবকিছুকে স্বামীর রহমতি ওসিয়াতকুল্লা সাহি সুতরাং জান্নাত যাব না এইরকম জন্মসূত্রে মুসলিম হওয়া গুলি অনেকে এই বড় বড় আশা করে বসে আছে না এদের জন্য জান্নাত নয় ইমান আমল ঠিক রেখে আল্লাহ পাকে রহমত অনুগ্রহ ফজল করমের আশাবাদী হইতে হবে লায়ামাসনাফিহা নাসাবুন এখানে এই জান্নাতে আমাদেরকে কোন কষ্ট ক্লেশ স্পর্শ করে না জান্নাতে যাওয়ার পরে দেখছি কোনো কষ্ট নাই কোন চিন্তা নেই কোনো টেনশন নেই পক্ষান্তরে দুনিয়াতে যে কোনো অবস্থায় যতই ভালো অবস্থায় থাকেন কিছু না কিছু সমস্যা আছে যতই উঁচু স্তরের মানুষ হোক না কেন সবার কিছু না কিছু সমস্যা আছে সে পারিবারিক সমস্যা থাক আর রাজনৈতিক সমস্যা থাক আর নিরাপত্তাহীনতার সমস্যা থাক যারা অডিয়াল ধন সম্পদে আছে বড় বড় নেতৃত্ব আছে নিরাপত্তাহীনতা অনুভব করছে কোথাও বেরিয়ে যেতে পারছে না তারে কোথাও বের করলে পরে আগে আর পিছনে কত কি যে সিকিউরিটি লাগাইতে হবে তাহলে কেউ কষ্ট ক্লেশ থেকে মুক্ত নয় দুনিয়াতে কিন্তু জান্নাতে লায়ামাস্য নাফিহা নাসাবুন আমাদেরকে এখানে কোনো কষ্ট ক্লেশ স্পর্শ করে না ওয়ালায়ামাস্য নাফিহা লগুব আর এখানে আমাদেরকে কোনো ক্লান্তি স্পর্শ করে না দুনিয়াতে সামান্য কাজ করলে ক্লান্ত হয়ে যায় যারা যত বেশি মেহনত করে অভ্যাস তত বিলম্বে একটু ক্লান্ত হয় যারা বারো ঘন্টা যাদের ডিউটি করে অভ্যাস তাদের ছয় ঘন্টা যদি কোনোদিন ডিউটি করে চলে আসে ক্লান্তই হয় না কিন্তু যেসব লোকের বেশি ডিউটি করা অভ্যাস নাই মানে শরীরে ওই রকম যোগ্যতা মেহনত পরিশ্রমের হার্ড পরিশ্রম করে না এক ঘন্টা যদি এদিক ওদিক গাড়ি চালায় তাহলে অতিও ক্লান্ত হয়ে বসে আছে ঠিক না তাহলে প্রত্যেকে ক্লান্ত হয় এই দুনিয়াতে প্রত্যেকে ক্লান্ত হয় যে যেখানে আছে যারা বসে আমরা যে অফিস ডিউটি করি আমরা অতি ক্লান্ত ওই দু ঘন্টা একটা না বসে থাকলে ক্লান্ত হয়ে পড়ি অথচ আমাদের বিরান বুদ্ধি ছাড়া আর শরীর কোনো কাজ করে না তারপরে ক্লান্ত কিন্তু জান্নাতে আল্লাপাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরে দশ দান করেন বলুন আমি আল্লাহ কবুল করেন ওলায়ামাসোনা ফিহা লগুব আর এই জান্নাতে আমাদেরকে কোনো ক্লান্তিও স্পর্শ করে না তারপরে আল্লাহ ফকরবুল্লা আলমিন কাফেরদের কথা উল্লেখ করেছেন কোরআনে কেনমের এটা বাঘ ভঙ্গিমা আর এটাই হওয়া উচিত আপনার দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রেও আল্লাহাক এভাবে শিখিয়েছেন যদি ছেলে মেয়েকে কখনো শাসন করেন শাসনের প্রয়োজন রয়েছে শাসন করেন তো মাঝে মধ্যে উৎসাহিত করবেন কিছু তাদেরকে দেবেন গিফটও দেবেন আর সব সময় শুধু নিয়ামতে ডুবিয়ে রেখেছে ডুবিয়ে রেখেছেন এটাও ক্ষতি করবে ছেলে মেয়েদের লালবান ক্ষেত্রে আর সব সময় যদি শুধু শাসন আর শাসন ওই লাঠি ছাড়া কিছু বুঝি না হ্যাঁ আর ধমক ছাড়া কিছু বুঝি না ওতেও কিন্তু বিদ্রোহী হয়ে যাবে ও ছেলে মানুষ হবে না ঠিক না আল্লাহ ফাকরাবুল আলমিন উত্তম পন্থায় মানুষকে আর ফিরিং চালু দেখেন এখানে আপনার এগুলো বন্ধ করে দিবেন দেন কিন্তু বন্ধ করে দেন সমস্যা আল্লাহ যেমন মমিনদের কথা বললেন সৎকর্মশীলদের কথা বললেন জান্নাতের কথা বললেন এখন জাহান নামের কথা জাহান্নামীদের কথা কাফেরদের কথা আল্লাহ দ্রোহীদের কথা বলছে যারা কাফের হবে সে শিরিক করে বড় শির করে কাফের হোক আর অস্বীকার করে কাফের হোক আল্লাহ পাকের বিধানের কোনো কিছুকে এক অংশকে অথবা পুরোটাকে হ্যাঁ অথবা অন্তরে কপটতা মোনাফিকি থাকার কারণে কাফের হোক বললে দিনা কাফারু যারা কুফুরি করে মরবে লাহম নার ও জাহান্নাম তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে স্পষ্ট কথা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর একত্রকে অস্বীকার করে আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করে আল্লাহ পাকের রসুলকে অস্বীকার করে কেউ হয়তো আল্লাহর তৌহিদ কে মানে লাইল্লাহ মানে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ না ঈসা রসুল্লাহ খ্রিস্টান হয়তো তৌহিদের ওপর আছে হ্যাঁ অথবা রসুল্লাহ শুধু কালিমা মন্ত্রের মতো মানি কিন্তু আমার আদর্শ আমার পি সাহেব তাহলে রসুলের সাথে কুফুরি হলো না আপনি রসুলের স্থানে অন্য কাউকে বসিয়ে দিলেন সুতরাং এই কাফের মানে শুধু এই না যে কাফের মানে হিন্দু কাফের মানে খ্রিস্টান কাফের মানে ইয়াহুদি কাফের মানে নাস্তিক যেমন আমাদের মূর্খ সমাজরা অনেকে মনে করে যে ও কাফের আর আমি নামাজ না পড়লেও মুসলমান সিঁড়ি করলো মুসলমান হ্যাঁ আর নবীর কথা বললে কোনো পরোয়া নেই কিন্তু যদি বলেন অমুক এমাম সাহেব বলেছেন বা অমুক পীর সাহেব বলেছেন আরে তা তো অবশ্যই মানতে হবে কারণ আমি তো ওই তরিকার মরিদ তাহলে কোথায় রসুল তো অন্য কেউ আপনার যারা অস্বীকারী যারা কুফরির অবস্থায় মরে গেল কুফরি করে ওই অবস্থায় যারা মারা গেছে তবে যদি আল্লাহ তোবার তৌফিক দিয়ে দিয়ে থাকেন আর চেষ্টা করে থাকা তবা হয়ে যায় তাহলে সে মুসলিম হয়ে মরেছে যদিও সারা জীবন ষাট বছরের জীবন তার কুফরির ছিটকে গিয়েছে কিন্তু মরার পূর্ব মুহূর্তে হুঁশ থাকা অবস্থায় হ্যাঁ যদি সুস্থ মস্তিষ্কে অন্তর থেকে বিশ্বাস করে বলে যে আল্লাহ তোমার বিধান ছাড়া তোমার দিন ছাড়া আর কোন মানি না আর এই তবা যদি আল্লাহ কবুল করে নেন তাহলে সে মুসলিম যারা কুফরি করলো এবং ওই অবস্থায় মারা গেল কারণ অন্য আয়াতে রয়েছে কাফারু মাতু অহম বলেছেন কাফারু যারা কুফরি করলো ও মাতু অহম কুফার আর মারা গেল কোন অবস্থায় কাফের অবস্থায় কাফের হয়ে মারা গেল তাহলে তাদের মাফ নেই লহম নারো জাহান্নাম একটি আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা করে একটি আয়াত অন্য আয়াতের তফসির করে লহম নারো জাহান্নাম তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে প্রস্তুত করে আল্লাহ রেখেছে কাফে আল্লাহ বলেছেন জন্য রেডি করা আছে প্রস্তুত হয়ে রয়েছে জামাতের জন্য আকিদ আছে তৈরি হয়ে আছে আর জাহান্নামও তৈরি হয়ে আছে কোথায় আছে কিভাবে আছে তুমি ইলমে মানব জাতিকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে সুতরাং এ কথা বলিও না যে দুনিয়াতে আমরা সব দেখে ফেলেছি আর আমরা চাঁদে পৌঁছে গেছি আছে কোথায় জান্নাত জাহান নাম মুসলিম নাই অস্বীকারী তাদের সম্পর্কে এমন সিদ্ধান্ত নেওয়া হবে না যে ফায়ামুতু তাদের মৃত্যু হবে আল্লাহ পাখির এমন কোন ফায়সালা সিদ্ধান্ত হবে না কাজা কাজা একদি মানে হচ্ছে ফায়সালা করার সিদ্ধান্ত নেওয়া আল্লাহ পাকের এমন কোন সিদ্ধান্ত হবে না কোন সময় নির্ধারণ হবে না যে ফায়ামুতু যে তারা মরে যাবে মত আসবে না জাহান নামে গিয়ে মত আর আসবে না মদকে জবাই করে দেওয়া হবে একটা পশুর আকারে জান্নাত জাহান মাঝখানে নিয়ে এসে সেই হাদিস হ্যাঁ নবী করিম সাল্লামের আর জান্নাতিদেরকে ডাক দেওয়া হবে আহলাল জান্নাতে হে জান্নাতিরা দেখো এটা তামাশা দেখো ইয়া আহলান্নার হে জাহান্নামীরা দেখো সবাই তাকিয়ে দেখবে জান্নাতিরা ভয়ে ভয়ে দেখবে যে কি জানি আবার কোনো উল্টো হুকুম হয় নাকি আবার বের হইতে হয় নাকি জান্নাত থেকে আবার হয়তো কিছু হয়েছে নাকি ব্যাপার সবার খারাপ নাকি হ্যাঁ চেকপোস্ট পার হওয়ার পরে যখন এয়ারপোর্টে যাচ্ছেন হ্যাঁ বা কোনো জায়গায় যেখানে চেক হচ্ছে তারপরে তাল তাল যদি ডাক দেওয়া হয় শুরু হয়ে যাবে হ্যাঁ পালপিটিশন শুরু হয়ে যাবে তো এরকমই জান্নাতিদের অবস্থা হবে আর জাহান্নামে জাহান নামে একে যখন ডাক দেওয়া হবে জাহান নামে চলে গেছে তারপরে শোনো শোনো শোনো তখন একটা আশা মনে আসবে কি জানি হয়তো রহম হয়েছে হয়তো আল্লাহ পাকের কিন্তু কাফের রহম হবে না মুশ্রিক আল্লাহ পাকের দয়া হবে না এই আখেরাতের রহমত মমিন বিশ্বাসীর জন্য খাস আর দুনিয়ার রহমত কাফের মুসলিম সৎ অসৎ সকলের জন্য এজন্য আল্লাহ কেউ খেতে দিচ্ছেন মুশ্রিকও খেতে দিচ্ছেন যে আল্লাহকে গালি দিচ্ছে রসুলকে গালি দিচ্ছে হ্যাঁ রসুলের অবমাননা করছে তাকে আল্লাপাক খেতে দিচ্ছেন অনেক মুসলিমের চাইতে ভালো খেতে দিচ্ছেন কারণ এই দুনিয়ার যেসব নিয়ামত রয়েছে আল্লাহর কাছে তুচ্ছ কিন্তু আখেরাতের নিয়ামত অত্যন্ত মূল্যবান সুতরাং একমাত্র মমিন বিশ্বাসীকে আল্লাহ দেবেন অবিশ্বাসীকে দেবেন না মহেদকে আল্লাহর একত্র প্রতিষ্ঠাকারীকে দেবেন আল্লাহ পাক মুশ্রিক বহুত্ববাদীকে দেবেন না সতন্ত্র নিয়ে আল্লাহ পাককে ভালোবেসেছে আল্লাহ পাকের এবাদত বন্দী করেছে তাকে আল্লাহ দেবেন মোনাফেক কপটকে আল্লাহ দেবেন না আখেরাতের নিয়ামত একমাত্র মমিনের সাথে খাস তো আল্লাহ পাক এরশাদ করেছেন যে লাহুদা আলী ফাহমদ কি বলছিলাম ওই হাদিসটা দেখবে হবে তাকিয়ে তখন মতকে জবাই করে আর বলা হবে হলুদন চিরকাল থাকবে তোমরা ফালা মত আর কোন মত হবে না আর কোন মত হবে না সুতরাং কাফের মুশেক পাপিষ্ট জাহান নামে জ্বলবে জ্বলবে কিন্তু মত আসবে না দুনিয়াতে দুই মিনিট জ্বললেই তাতে মরে শেষ হয়ে যায় তাই না হ্যাঁ, দেহের ওপরে চামড়া জ্বলার আগেই মরে যায় কিন্তু জাহান নামে সবকিছুই জ্বলে যাবে কিন্তু মত হবে না মত হবে না বলছেন যখন যখন চামড়াটা জ্বলে যাবে চামড়া জ্বলে গেলে আর কষ্ট পায় না কারণ আসল কষ্ট অনুভব করে মানুষের অনুভূতি শক্তি এই চামড়াতে আছে তাই না চামড়া যদি ছিলে দেওয়া হয় তাহলে তারপরে আর গোষ্ঠে কষ্ট পাবে না কারণ ওতে গোষ্ঠে অনুভূতি শক্তি নেয় আর আল্লাহ ওই জন্য বলছে কল্লামা নদেদার জলুদহম যখন চামড়াগুলি জ্বলে যাবে বদ্দাল নাহম দান গাই রাহা তখন অন্য চামড়া আল্লাহ পাক বদলি দিয়ে নতুন চামড়া দেবেন আজাব যাতে করে শাস্তি ভোগ করতে থাকে আর এই শাস্তির আজাবের আসাদন গ্রহণ করতে থাকে সাইন্টিফিক কথা এটা যে চামড়াকে কেন আল্লাহ বদলাবে আল্লাহ বলেন যে গোস্ত বদলাবে চামড়া বদলাবার কথা আল্লাহ বলছে তো মত হবে না আল্লাহ বলছেন লাউকুদা আলিহিম ফাইয়া মুথু এমন কোন আল্লাহ পাকের সিদ্ধান্ত হবে না যে এখন নতুন সিদ্ধান্ত হয়েছে যাকে এদেরকে মত দিয়ে দাও আরাম পেয়ে যান আর মত হইলে আরাম জাহান নামে না এইরকম কোন আরাম নেই লায়ামুতু ফিহা বা লাইয়া হিয়া আল্লাহ বলছেন না সেখানে মত হবে না কোনো শান্তিময় জীবন হবে ইয়াহিয়া হায়াত হবে না মানে শান্তিময় জীবন হবে না ওর কেউ চিন্তা করতে পারে যে মত হবে না তবে দীর্ঘদিন চলার পর হয়তো আজাব হালকা হইতে পারে জাহান নামের আজাব তাদের জন্য হালকাও করা হবে না বড় কুফরি করে মরেছে বড় শির করে মরেছে হ্যাঁ কুফুরি অবস্থা ইসলাম থেকে বাইরে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইসলাম ভঙ্গ করে বিদায় নিয়েছে দুনিয়া থেকে নিজের ইসলামকে নিজে নষ্ট করে যদি জন্মসূত্রে মুসলিম ছিল তাহলে ওয়ালাইফাফ আল্লাহ পাখির আজাব এই জাহান্নামের হালকাও করা হবে না এমন হবে না যে স্বজন প্রীতি হবে যেমন দুনিয়াতে হয় নেতার পরিবারের লোক বংশের লোক অথবা নিজের দলের লোক সুতরাং অসুবিধা নেই দলের অপরাধী সন্ত্রাসীও থাক বাইরে থাক আরামে ঘোরাফেরা করুক আর যদি বিরোধী দলের যদি শতলোক হয় না এদেরকে হয়রান করো এটা না আল্লাহ ফকরবুল আলমিনের কাছে ইনসাফ রয়েছে ন্যায় বিচার রয়েছে আল্লাহ হোসেন কাজালেকানাজি কুল্লা কাফুর এইভাবে আমি বদলা দেব প্রতিদান দেব প্রত্যেক অস্বীকারী কাফের প্রত্যেক অস্বীকারীকে প্রত্যেক অকৃত কাফুর দুই অর্থে ব্যবহার এক হচ্ছে কুফুরি করা কাফুর যে কুফুরি করে তা কফুর বলা হয় মোবালাগার সে ফাউলের ওজনে আর আর হচ্ছে কফুর কুফরানে নেমত মানে যারা অকৃতজ্ঞ তার আল্লাহ পাকের যারা সুক্রিয়া আদায় করেনি ফরজ সুক্রিয়া আদায় করেনি ফরজ সুক্রিয়া ফরজ সুক্রিয়া হচ্ছে আল্লাহ প্রতি ইমান শির্ক মুক্ত হওয়া ফরজ সুক্রিয়া হচ্ছে পাঁচক্ত নামাজ পড়া ফরজ সুক্রিয়া হচ্ছে রমজানের শ্যাম পালন করা ফরজ সুক্রিয়া হচ্ছে জাকাত দেওয়া আল্লাহ ধন দিয়েছেন নির্ধারিত পরিমাণে যে জাকাত আল্লাহ ফর জাকাত দেওয়া ফরজ সুক্রিয়া হচ্ছে জীবনে একবার হজ করা ফরজ শুক্রিয়া হচ্ছে হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যথাসাধ্য চেষ্টা করা আমি আল্লাহ পাকের বিধান মোতাবেক জীবন যাপন করি এটা হচ্ছে আল্লাহ পাকের শুক্রিয়া আল্লাহ পাকের শুক্রিয়া মানে বেনামাজি খেয়ে দেবো আলহামদুলিল্লাহ এটার নাম শুক্রিয়া দেয় এটা নফল শুক্রিয়া আদায় আগে ফরজ শুক্রিয়া আদায় করতে হবে এই জন্য আমার একটা বক্তব্য আছে আল্লাহ পাকের সুখে বা নিয়ামতের সুক্রিয়া কেমন করে নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন ফরজ সুক্রিয়া নেই আর খেয়ে দিয়ে পেটটা ভরেছে হ্যাঁ বিবিটা পেয়ে মনটা ভরেছে এখন সুন্দরী বিবি পেয়ে আর বাড়িতে নিয়ে আসে রাত এর নাম নফল আসল ফরজ হচ্ছে পাঁচ নামাজ আদায় করা চার করলে না গুজার আপনি তার আগে ফরজ হচ্ছে শির্ক মুক্ত করা আপনার আকিদা আমলকে শিরিক করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আপনার এবাদত শেষ দাদু আর কাউকে দিচ্ছেন আপনি ওরসে গিয়ে মনে করছেন যে বাবারা দিতে পারে চাদর চড়িয়ে দিলাম আমার রিজিকে বরকত হবে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন না শুকুর গুজার আল্লাহ পাখের এইভাবে আমি বদলা দেব কুল্লা কাফুর প্রত্যেক অকৃতজ্ঞকে ওহম ইয়াস্তারি হুনাফিহা তখন জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করতে থাকবে সোরাখ সরা খা মানে হচ্ছে চিৎকার করা এখন আরবি ভাষায় বলা হয় লেস বলে হ্যাঁ মানে চিৎকার কেন করছো চেঁচামেচি কেন করছো সোরাখ আর এই তটা তা ছিল বাবে ইফতিয়ালের সেটা ত হয়ে গেছে হ্যাঁ ইস্তারাখা ছিল ইস্তরাখা হয়ে গেছে ত অহম ইস্তারি আফিহা জাহান নামে এরা জ্বলবে আর চিৎকার করবে কারণ মরণ তো আসে না চিৎকার করবে জাহান্নামীরা খুব চিল্লাবো তাহলে হয়তো একদিন কিছু একটা সিদ্ধান্ত হইতে পারে নতুন কিছু হইতে পারে বের করতে পারে জেলখানাতে আসামিরা মাঝে মাঝে এরকম বদমাইশি করে চিল্লাতে শুরু করে জেলখানায় যাব হইচই করব তাহলে হইচই শুনে তখন দৌড় দিয়ে আসবে ক্যাপ্টেন ফ্যাপ্টেন আসবে একটা কিছু হবে হ্যাঁ আমাদের এই দাবি দেবাই সেই হ্যাঁ, তো এইরকম ওরাও করবো আর আজাবেও চিল্লাবে দুই রকম চিল্লা এক তো চিল্লানো হচ্ছে যে কোনো কিছু একটা হোক আর আর এক চিল্লানো হচ্ছে যে কষ্ট পেলে মানুষ চিল্লায় জাহান নামের আজাবের এই কষ্টে শাস্তিতে চিল্লাবে তারা আর আল্লাহর কাছে দরখাস্ত করবে চিল্লে চিল্লে চিৎকার করে রব্বানা তখন রব বলবে দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র এখানে রব বলতে হইতো দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করেনি রদিত বিল্লাহে রব্বা স্বীকার করেনি আল্লাহকে রব পেয়ে রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি অবিল ইসলামে দিন দিন ইসলামকে জীবন বিধান পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি এ কথা বলেনি অবে মোহাম্মদিন সাল্লাহ সাল্লামা রাসুলা আর মোহাম্মদ সাল্লাহ ইসলাম রাসুল পেয়ে খুশি হয়ে গেছি এ কথা দুনিয়াতে বলার তৌফিক হয়নি যেটা ছিল কর্মজগৎ আমলের জগৎ ছিল এখানে বলতে হইতো এটা আর এখানে করতে হইতো এটা আল্লাহ পাক বলছেন যে তারা বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক আখরেজ না আমাদেরকে বের করে দাও নাম থেকে বের করে দাও না সালেহান গাইর গাইরাল্লাদি কন্যা না আমল তাহলে ভালো আমল করে আসবো ভালো কর্ম করে আসো গাইরাল্লাদি কন্যা না আমল যে আমলগুলি খারাপ পাপগুলি করতাম ওগুলি করব না ওগুলি ছাড়া ভালো কাজ করে আসো নামাজের সময় শুয়ে থাকতাম নামাজ পড়ব রোজার দিনে দিনে খেতাম আর রোজা ছাড়বো না জাকাত দিনে জাকাত দেব হজ করিনি হজ করবো হারাম খেয়েছি বুলু ফিল্ম দেখেছি না ইসলামিক ওয়াজ দেখবো ইসলামিক কথা শুনবো ভালো আমল একদিকে আছে অন্যদিকে খারাপ আমল খারাপ গুলি করে গেছে ওর বিপরীতটা করে আসবো আল্লাহ ভালো গুলি করে আসবো এই দরখাস্ত কোথায় হবে বলুন তো দেখি আল্লাহর কাছে এই দরখাস্ত হবে পাপীদের কোন সময় জাহান নামে না অন্য কোন সময় হ্যাঁ হাসরুদ্দিন জি কে বলছে মৃত্যুর সময় একটা মত মৃত্যুর সময় হ্যাঁ দুইটা সময় মাসাল এই সমন্বয় করেছে ঠিক হ্যাঁ হ্যাঁ একটা মতের সময় হ্যাঁ আরেকটা যে জাহান নামে যখন জ্বলবে এই আয়াত প্রমাণ করে যে ওহম ইয়াস্তার এখন ফিহা এখন জাহান নামে চলে গেছে তারা তাই না জাহান নামে জ্বলছে মত আসে না আর আজাবও হালকা হয় না চিল্লাবে আর আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহকে ডাকবে আল্লাহ রব্বানা আখরিজ না আমাল সালেহান গাইরাল্লাজি কন্যা না আমাল আল্লাহ বের করে দাও আখরে জানা মানে আখরে জানা না নার নাম থেকে বের করে দাও এই আজাব থেকে বের করো আল্লাহ নামাল সালেন ভালো কাজ করে আসবো গাইরের কন্যা নামাল যে পাপ গুলি করে আসবো ওগুলি করবো না গায়ের মানে না ওগুলো করবো না আর অন্য আয়াত রয়েছে আহাদাহমুল মত এমনকি তাদের যখন মত চলে আসবে সোরে মমিনুনে রয়েছে হাতে রাজা আহাদ মত যখন মত চলে আসবে তখন কি বলবে হ্যাঁ রব আল্লাহ ইর মানে ফিরিয়ে দাও আল্লাহ দুনিয়াতে ফিরিয়ে দাও মতের কথা আল্লাহ স্পষ্ট বলেছেন তাহলে যখন মত কে দেখে নিতে পারবে মালাকুল মত দেখে নেবে আজাবে ফেরিস্তাদেরকে মালাইকাদেরকে দেখে নেবে মত আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও এই তাদের জিকির চলতে থাকবে আল্লাহ ফিরিয়ে দাও দরখাস্ত চলতে থাকবে লালি আমাল সালেহান ফিমা তারাক্তু যাতে করে আমি ভালো আমল করে আসতে পারি যা দুনিয়াতে ছেড়ে এসছি আল্লাহ অনেক পয়সা আমি দেখে এসছি ব্যাংকে আল্লাহ নেক আমল করে আসবো আল্লাহ আমি নামাজ পড়ি নামাজ পড়ে আসবো ভালো আমলের ওয়াদা করবে আল্লাহর সাথে মতের পূর্বে মুহূর্তে যখন মতকে দেখে নিতে পেরেছে আর উপায় নেই এখন মরতে হবে সেই সময় দরখাস্ত করবে কিন্তু মালাকল মতকে দেখে নেওয়ার সাথে সাথেই তবার দরজা বন্ধ হয়ে যায় মানুষের সামনে তবা দরজা দুটি সময় বন্ধ হয়ে যাবে একটা হচ্ছে প্রত্যেকের মতের পূর্ব মুহূর্তে যখন আল্লাহর আজাবের ফেরেস্তাদেরকে দেখে নেবে তখন আর তবার কোনো সংশোধন যেমন ফেরাউনের তবা কবুল হয়নি আর একটা সময় হচ্ছে যখন কিয়ামতে কুবরা বড় কিয়ামত চলে আসবে আর সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেছে হঠাৎ সকালবেলা সারা রাত পাপ করে জেনা করে শিরিক করে কুফরি করে খুন করে চুরি ডাকাতি করে সকালবেলা থেকে পশ্চিম দিকে সূর্য উঠেছে সমস্ত চোর ডাকাত মুশরেক সব তবা করবে সব তবা করবে তখন তবার দরজা বন্ধ হয়ে যাবে যে ব্যক্তি সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার পূর্বে তবা করবে তাবাল্লাহ আলী আল্লাহ তার তবা কবুল করবে কিন্তু পশ্চিম দিকে সূর্য উঠে গেলে আর তবা কবুল হবে না তো এই দুই সময়ে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে যে আল্লাহ গো ফিরিয়ে দাও আমাদের দুনিয়াতে আল্লাহ গো এই জাহান্নাম থেকে বের করো না আমল সোহান কন্যা না আমল আল্লাহ তখন জবাবে বলবেন এখানে জবাবে বলবেন আওয়ালাম নোয়াম্মেরকম মায়া তাজাক্কার ফিহে মান তোমাদেরকে কি আয়ু দিনী নোয়াম্মেরকম অমর আরবিতে অমর মানে হচ্ছে বয়স উর্দুতে ব্যবহার হয় তাই না এজকে বয়সকে বা আয়ুকে অমর বলা হয় আওয়ালাম নোয়াম এরকম তোমাদের কি কি আয়ু দিনই বয়স দিনই মা এতটা মা এতটা ওফি ফিহে মান্তাজাক্কারা যাতে যে উপদেশ নেওয়ার সে উপদেশ নিতে পারত সময় দিনই এমন নয় যে সময় পাওনি সাবালক হয়েছে হতে যাচ্ছিল আর মরে গেছ আল্লাহ ধরবেই না তখন সেই জন্য নাবালক অবস্থায় ধরবেই না নিষ্পাপ নাবালক সাবালক হওয়ার পর সময় পাওনি বোঝার সময় হয়নি বুদ্ধি হয়নি দুনিয়া খুব বুঝতে দিন বুঝনি আওয়ালাম নাম তোমাদের কি আয়ু দিনই মা এতটা মা এতাজাক্কার ফিহে মান্তাজাক্কারা যাতে যেই ব্যক্তি উপদেশ নেওয়ার সে উপদেশ নিতে পারত উপরন্তু অনেকে হয়তো নিজে থেকে গাফিল থেকে উপদেশ নেওয়ার সুযোগ সুবিধা হয় না আজ খেয়াল হয় না বেখেয়াল থাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যা আকুমুন নাজির তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল নবী এসেছিলেন নাম শুনেছিলেন নবীর মোহাম্মদ রসুল্লাহামের রাসুল এসেছিলেন শুনেছিলে তোমরা তারপরে নাজির শুধু নবীর সাথে সীমিত নয় প্রত্যেক যুগে যুগে নবীদের নায়েব অলমায় হক কোরআন সন্ন্যার যারা দায়ী তারা এসে তোমাদেরকে বলেছিল না বলেনি তাদের কথাগুলি তোমাদের বিভিন্ন মাধ্যম দিয়ে তোমাদের ঘরে ঘরে পৌঁছেছিল না পৌঁছেনি ওয়াজাকুন নাজির তো নাজিরের মধ্যে সকলেই সামিল নবী করিম সাল্লা প্রথম নাজির আর তারপরে তার আগের আম্বিয়া রসুলগণ আগের উম্মতের জন্য আর এই উম্মতের জন্য নবী শেষ নবীর পরে সাহাবাই কেরাম প্রত্যেকে দায়ী তারা তাবেইন এবং তারপর আইম্মাই কেরাম অলামাই কেরাম যারা অলামাই হার যারা শিল্প বিদাত মুক্ত কোরআন সন্ন্যার দাওয়াত দিয়েছেন যুগে যুগে আর দিবেন আর দিচ্ছেন কেমত পর্যন্ত তারা সকলে এই নাজিরের অন্তর্ভুক্ত ইনশা আল্লাহ তালা তোমাদের কাছে সতর্ককারী কেউ আসেনি এমনকি কেউ যদি একটা তৌহিদের বক্তব্য পেশ করে কারো কাছে নিয়ে যে দিল এক রিয়াল দু একটা ক্যাসেট বা সিডি দিল এটা তহিদের কিতাব এক রিয়াল দু দিয়ে কিনে দিল অথবা আপনাকে শুধু একটা ভালো ওয়েবসাইট ইন্টারনেট আপনি দুনিয়া দিয়ে ইন্টারনেট ইন্টারনেট দিয়ে দুনিয়া খুব শিখেন আপনি আপনাকে বলো ইন্টারনেটে এই এই আলোচনাগুলি আছে অথবা এইরকম ভালো বইগুলি আছে আপনি একটু দেখে নেবেন খুললো কিন্তু না পরোয়া করলো না বেপরোয়া তার কাছে নজির এসে গেছে সতর্ককারী এসে গেছে যা নজির আল্লাহ বললে তোমাদের কাছে সতর্ক করার জন্য কেউ আসেনি ফাজুকু সুতরাং তোমরা ভোগ করতে থাকো ফামালি জালেমিনামিন নাসির জালেমদের কোন সাহায্যকারী নেই জালেমদের কোন সাহায্যকারী নেই আল্লাহ পাক তারপরে এরশাদ করেছেন আলমিন আসমান সমূহ এবং জমিনের সমস্ত অদৃশ্য সম্পর্কে জ্ঞানী আসমানের সব গায়েব জানেন আর জমিনে সমস্ত গায়েব অদৃশ্যের কথা আল্লাহ পাক জানেন তাহলে আল্লাহ পাকের যে এই গুণ বলা হচ্ছে তার মানে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না ঠিক না তারপরেও যদি কেউ বলে যে না নবী আমাদের আসমান জমিনের গায়েব জানেন কে জান্নাতি কে জাহান্নামি কে ভালো কে মন্দ আর কোথায় কি হচ্ছে না হচ্ছে হয়েছে না হচ্ছে আর কেমন পর্যন্ত কি হবে না হবে সব জানেন তাহলে আল্লাহর সাথে শরিক করলো না এই জন্য কেউ যদি নবীকে আলিমুল গাইব বলে নবীকে হাজির নাজির বলে যে নবী সব জায়গায় হাজির সব সব খবর রাখেন তাহলে সেই ব্যক্তি বড় শির করল যদি আল্লাহর সাথে আরো কেউ যদি গায়েব জানে আল্লাহ হবে তো আল্লাহ শুধু ইন্নাল্লাহ আলম গাইব ইসলামাতে কেন বলবেন বরং এর চেয়ে তো আরো স্পষ্ট কোরআন করিমের আয়াত সুরের নামলে রয়েছে আর কয়েকটি সুরার পরে আমাদের ওই তফসির সুরের নামলে তফসির আসছে কুল হে নবী তুমি ঘোষণা করে দাও লা আলমান ফিস সামাওয়াত ওয়াল গাইবা ইল্লাল্লাহ আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না যেমন লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ এবাদতের হকদার নেই লাহ মানে তেমনি ওই ভঙ্গিমাতে আল্লাহ বলছেন যে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ আসমান জমিনে গায়ব জানে না এমনকি মালাইকা জিবরিল মিকাইল ইসরাফিল ইসরাফিল জানে না যে এত সালের এত তারিখে অমুক দিনে সোমবার না শুক্রবার না অমুক তমক ওই দিনে আমাকে সিঙ্গায় ফুক দিতে হবে এটাও জানে না কারণ আল্লাহ বলছেন আসমানে জমিনে গাইব আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য তো তিনি আগে থেকে নিয়ে প্রস্তুত হয়ে আছেন কাঁধে সিঙ্গা নিয়ে নাহলে ওদিন যদি জানেন যে হয়তো দু হাজার এখন কি দু তাই না দুই হাজার ধরে পঞ্চাশ সালে অথবা আরো কিছু আগে পরে অমুক সালে আমাকে সিঙ্গে ফুক দিতে হবে তা আগে থেকে প্রস্তুত থাকার কি প্রয়োজন বুঝতে পারছেন না তাহলে আসমান জমিনে ফেরেস্তা হোক আর মানুষ হোক অথবা জিন হোক আর নবী রসুল হোক আল্লাহ বলছেন আর এমন কি তারা এই অনুভূতি রাখে না খবরই রাখে না আসন মানে মাতায়ুব আসন কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে কখন মাটি থেকে উঠতে হবে এটাও খবর রাখেনা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার মধ্যে সামিল না যে কোন দিনে তাকে উঠতে হবে আনা আউ্বাল মান্তাম শাকানহুল আর্দ আমি প্রথম ব্যক্তি যার কবরের মাটি ফেটে উঠবে নবী করিম সাল বলছেন এই তারিখটাও জানেন না নবী করিম সাল্লাম কোরআন হাদিস স্পষ্ট বলছে তারপরে আমাদের দেশে মুসলিম সমাজে এমন একটা ফিরকা দল আছে যাদের সংখ্যা অনেক বেশি নবী আলমুল গাইব সবকিছুই জানেন নবী হাজির নাজির নবী সব খবর রাখেন হ্যাঁ <clears throat> ইন্নাহু আলিমম বেজাতি সদুর এমনকি আল্লাহ পাক রব্বুল মানুষের সিনার মধ্যে সুদূর সাদরুন মানে বক্ষ আর সদুর তার বহু বচন বেজাতি সদুর মানে যা সিনাতে আছে বুকের মধ্যে মানে কলবে হৃদয় যেসব কথার উদ্রেক হচ্ছে মনে মনে আসছে কিন্তু কথা ফুটে না তার পাশের লোক বুঝতে পারে এমনকি স্ত্রী বুঝতে পারে না আপনি একবার মুসকি হেসে উঠলেন স্ত্রী যদি আপনার মুখটার দিকে তাকায় তো হাসলো কেন প্রশ্ন তো উঠবে কিন্তু বুঝতে পারছে না যে কেন হাসছে তাই না আর মনটা একটু খারাপ মলিন চেহারাটা যেন মলিন হয়ে আছে বাড়িতে ঢুকেছেন কথাবার্তা বেশি বলছেন না ঘনিষ্ঠ ব্যক্তি বুঝতে পারে যে ব্যাপারটাকে যেন জিজ্ঞেস করে কি হয়েছে আপনার কথা বলছেন আজকে যেন আপনাকে নর্মাল লাগছে না অন্যদিনের মতো কেন কেন কিন্তু বুঝতে পারছে যে কি হয়েছে হ্যাঁ তার সাথে ঝগড়া করে এসছে না মার খেয়ে এসছে না ব্যাপারটাকে গাল খেয়ে এসছে না কি হয়েছে কিছুই বুঝতে পারছে না কিন্তু আল্লাহ ফাকরাবুল আলমিন আলিম বেজাতি সদুর মনের মধ্যে যেসব কথার ওসওয়াসা ভালো মন্দ যা কিছু আসছে আর যাচ্ছে তাও আল্লাহ ফাকরাবুল আলমিন জানেন আল্লাহ সেই সত্তা সেই জাত যিনি তোমাদেরকে পৃথিবীতে খালিফা করেছেন আল্লাহ বলছেন খালাইফ খালাইফ খালিফাতুনের জমা খালিফাতুনের দুটি জমা বহু বছর একটা হচ্ছে খালাইফ আর একটা হচ্ছে খোলাফা এই জন্য আউবাকার উমার ওসমান আলীকে এদেরকে খোলাফা বলা খোলাফায় রাশেদিন বলছেন না খোলাফায় রাশেদিন খালিফার বহু বচন তো আল্লাহা বলছেন পৃথিবীতে তোমাদেরকে হে মানুষ তোমাদেরকে আমি খালিফা করেছি কার খালিফা আল্লাহ কি এখানে বলেছেন হুয়াল্লেজি জালাকুম খালাইফা লি হ্যাঁ বা খালিফাতি আমার খলিফা বানিয়েছি হ্যাঁ আমার স্থলাভিষিক্ত বানিয়েছি আমার প্রতিনিধি বানিয়েছি আজকাল যারা ইসলামের নামে রাজনীতি করে তারা এই আয়াতগুলির ব্যাখ্যা চট করে সেখানে কি লাগিয়ে দেয় অথবা ভুল বুঝেছে হয় ইসলামের নামে রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে এই অর্থ করেছে অথবা অনেকে ভুলই বুঝে মানে আল্লাহ খলিফা বলেছেন যখন মানুষকে তাহলে কার খলিফা হবে আল্লাহরই খলিফা দিল আল্লাহর খলিফা বানিয়ে মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি আজকাল বহু বই আমাদের দেশে ইসলামিক বইগুলিতে পাবেন কথা একেবারে ভুল ভালো করে শুনে রাখেন আমি একটি প্রমাণ শুধু চাই যারা এইরকম লিখছে এমনকি যে তাইসিরুল কোরআন যে কিতাব কোরআনটা এখানে অনুবাদ বিক্রি হচ্ছে ও তো ব্রাইকেটে লিখেছে আমার আমার শব্দটা ব্রাইকেটে দিয়ে দিচ্ছে এটা ব্যক্তিগত অনুবাদকের ভুল অনুবাদক মগজে ওটা ঢুকিয়ে রেখেছে যে মানুষ আল্লাহর খলিফা সুতরাং আমার হুয়াল্লেজি যা আল্লাহম আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে বানিয়েছেন খালাইফা খলিফা আমার আর ব্রাইকেটে কি দিয়েছে আমার শব্দটা বাড়িয়ে দিয়েছে আমারটা কোথেকে আসলো আমি একটি আয়াত শুধু চাই অথবা একটি সহি হাদিস চাই সহি হাদিস চাই সনদ সহি যে আল্লাহ বলছেন যে মানুষ আমার খলিফা কোথাও পাবেন না শুনে রাখেন ভালো করে সুতরাং এই মতবাদটি ভুল মতবাদ শেখ ইবিনাবাদ রহমতুল্লাহ আলে অবগতির জন্য বলি মাক্তাবা সামেলাতে এই তথ্যটা আছে শেখ ইবিনাবাদ রহমতুল্লাহ আলে মহদুদি যুগে মহদুদি সাহেব সম্পর্কে শুনতে পেলেন বা জানতে পারলেন যে তিনি বলছেন যে মানুষ আল্লাহ খলিফা আল্লাহ খলিফা আল্লাহ প্রতিনিধি তখন মদুদি সাহেবকে একটা চিঠি লিখেছিলেন যে আপনি যদি কথা বলে থাকেন তাহলে এটা থেকে আপনি রুজু করেন ফিরে আসেন কারণ এটা কোন করান হাদিস দ্বারা প্রমাণিত নয় জি ওই চিঠি আছে মাক্তবা সামলাতে যে ইসলামিক লাইব্রেরির যে সিরিটা আছে অনেকগুলি কিতাবের তাতে শেখ বাজের ফতুয়ায় বা চিঠিপত্রে মৌদুদ্দি সাহেবকে তিনি চিঠি লিখেছিলেন ওটা আছে তো <clears throat> এই জন্য এই মতবাদটি ঠিক নয় যে মানুষ আল্লাহ খলিফা খালিফা কি হয় খালিফা খালিফা বলা ইস্তলাভিষিক্ত বাংলায় বলে কি ইস্তলাভিষিক্ত আমি এখানে নেই হজে গিয়েছি আর এখানে শুক্রবার চলে এসছে বক্তব্য করার জন্য যে বসলো সে হলো আমার খলিফা বুঝতে পারছেন না রাজা বিদেশে বাইরে কোথাও সফরে গেছে কোন সফরে তখন রাজার যে প্রতিনিধি হিসেবে কাজ করে দেশ পরিচালনা করছে বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাজ যে চালাচ্ছে সে হচ্ছে তার খলিফা রাসুল উল্লাহাম ইন্তেকাল করলেন আর রসুল্লাহাম নেই আমাদের মাঝে তখন আবু বাকর তাঁর খলিফা স্থলাভিষিক্ত হইলেন রসুল্লাহ জীবদ্দশায় আবু বাকর খলিফা ছিলেন না তার নাম খলিফা ছিল নাকি হ্যাঁ রাজি আল্লাহ আবু বাকর যতদিন বেঁচে তত তার নাম খলিফা ছিল না যখন তিনি ইন্তেকাল করলেন তার স্থলাভিষিক্ত হলেন তিনি তখন খলিফা হইলেন ওমারের ইন্তেকাল হলো তখন ওসমান খলিফা তার স্থলাভিষিক্ত হলেন এর নাম হচ্ছে খালিফা আল্লাহ বলছেন অমাকন্যা গায়েবিন আমি তো কখনো গায়েব নই আল্লাহ হচ্ছেন হাজির আল্লাহ সবসময় আছেন তাহলে যিনি সবসময় আছেন তার খলিফা আবার কি করে হয় তার স্থলাভিষিক্ত কি করে হয় মানুষ সুতরাং আল্লাহ পাকের স্থলাভিষিক্ত বা খলিফা বলা এই ব্যাখ্যা হচ্ছে অপব্যাখ্যা কোরআন হাদিসের যেই কেউ করুক না কেন এতে আমার কোন ব্যক্তি সম্পর্কে আলোচনা উদ্দেশ্য নাই এই জন্য বলে দিলাম যে তেসরুল কোরআন কারণ যতগুলি বাংলায় অনুবাদ হচ্ছে তার মধ্যে তুলনামূলক এই তর্জমাটি ভালো সেই জন্য এখানে হয়তো বিক্রি হচ্ছে কিন্তু এই ভুলটা তাতেও আছে ভুল মুক্ত মানুষ নয় ভুল হইতে পারে সুতরাং আপনাদের অবগতির জন্য ওটাও বলে দিলাম কারণ হক হক যেটা বলতে হবে সে ভুল যেই করুক না কেন যদি আমার ভুল হয় সেটাও আদবের সাথে ধরিয়ে দেন আমার জীবদ্দশে ধরিয়ে দিল আমার সংশোধন হয়ে গেল সবচেয়ে ভালো হয় কোনো মানুষ যদি মরে যায় তারপরও জাতিকে সতর্ক করার জন্য অবশ্যই বলতে হবে যেটা ভুল তাহলে এই আয়তের অর্থ কি আল্লাহ যে খলিফা বলেছেন মানব জাতিকে কার খলিফা তার আগে জিন জাতি ছিল জিন জাতিকে আল্লাহ সরিয়ে দিয়ে যে তোমাদেরকে আর দুনিয়ার এই পৃথিবীর নেতৃত্ব দেবো না যাও সর তোমরা বেশি পাপ করেছো বাড়াবাড়ি করেছো মানুষকে আল্লাহ জানাসীন করলেন মানে স্থলাভিষিক্ত করলেন এই হচ্ছে এটা হচ্ছে সঠিক অর্থ এক লোফ বাধম বাগান আর একটা অর্থ করতে পারেন যে মানব জাতি মানব জাতি এক অপর খলিফা বাবা মারা গেল তখন বড় ছেলে বা ছেলেরা তখন ওই বাড়ির মালিক হলো গাড়ির মালিক হলো জমি জায়গার মালিক হলো আবার ওই ছেলেরা মারা গেল মারা গেল তখন তাদের ছেলেরা তাদের সম্পদের মালিক হলো ধন দৌলতের মালিক হলো বাড়ি ঘর ইত্যাদির মালিক হলো এটা হচ্ছে খালিফা এক বাদান একে অপরের স্থলাভিষিক্ত হয়ে থাকে মানব জাতি আদম আলি সালাম দুনিয়াতে দেবীদাই হলেন তার ছেলে আবিল খালিফা আর অন্যান্য ছেলেরা খালিফা হইলেন নো আলি সালাম ইন্তেকার করলেন অন্যরা খালিফা হইলেন এইভাবে মানুষ মানুষের খালিফা হয়ে থাকে এটা হচ্ছে এই আয়াতগুলির অর্থ ফমান কাফারা ফালে কুফর সুতরাং কেউ যদি কুফরি করে এই কুফরির পাপ তার উপরে বর্তাবে তার উপরে এসে পড়বে কুফরির শাস্তি তার উপরে একজন কুফরি করবে অন্যদের উপরে এর শাস্তি আসবে তা হবে না আর কাফেরদের কুফরি তার রবের নিকট আল্লাহ পাকের অসন্তুষ্টিকেই বৃদ্ধি করবে মাক্তান মানে হচ্ছে অসন্তুষ্টি বা ঘৃণা আল্লাহ পাক সুরে সাফে বলেছেন কাবুরা মাখতান ইন্দাল্লাহ আল্লাহর নিকট বড়ই ঘৃণার কাজ বড়ই অসন্তুষ্টির কারণ আন্তা আন্তাকুলু মালাতা ফালুন বলো ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি কথা কিন্তু আমল করো না এটা আল্লাহর কাছে বড়ই অসন্তুষ্টির কারণ ওখানেও মাখতান আল্লাহ বলেছেন আর এখানেও আল্লাহ বলছেন তাহলে কাফেরদের কুফুরি কাফেররা যখন পাপ করে কুফুরি করে তাহলে আল্লাহ পাকের কি বৃদ্ধি করে আল্লাহ পাকের অসন্তুষ্টি বৃদ্ধি করে যত কুফুরি করে তত বেশি আল্লাহ পাকের অসন্তুষ্টি বৃদ্ধি পায় তাহলে কাফেরা যখন কুফরি করে আল্লাহর ক্ষতি করে না আল্লাহ পাকের অসন্তুষ্টি বাড়িয়ে দেয় আর আল্লাহ পাকের অসন্তুষ্টি বাড়িয়ে দেওয়ার কারণে কাফেরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় খাসারা তারপরে আল্লাহ পাক তৌহিদের কথা বলছেন আল্লাহ একমাত্র আল্লাহকে ডাকতে হবে আল্লাহ ছাড়া অন্যর কাছে দোয়া করা শিরিক আল্লাহ বলছেন কুল হে নবী বলে দাও আর আয় তুমি আচ্ছা তোমরা দেখেছো কি মানে তোমরা বলো তো দেখি কারণ যারা দেখে দেখার পরে সংবাদ বলতে পারে এই জন্য এই আড়াই তুমের কোরআন এখানে যেই জায়গায় আড়াইতা অথবা আড়াই তুম এসছে এর অর্থ অনেক জায়গায় ভাব অর্থ করা হয়েছে আচ্ছা বলো তো তোমরা সুরা আকম তোমাদের শরিকগুলি সম্পর্কে যেগুলিকে আল্লাহর শরিক তোমরা পার্টনার বানিয়েছ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডেকে থাকো যাদের কাছে তোমরা দোয়া করে থাকো আহ্বান করো ইয়া গৌসল আজম মাদাদ ইয়া খাজা মাদাদ হে বাবা আটরসি মাদাদ এই যে করে থাকো ইয়া আলী ইয়া হুসাইন হরে রাম হরে কৃষ্ণ যে করো আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডেকে থাকো মাজা আচ্ছা দেখিয়ে দাও তো একটু পৃথিবীর কোন জায়গাটা তারা সৃষ্টি করেছে এই দেবদেবীগুলো ভারত রামকৃষ্ণ ভারত সৃষ্টি করেছে হ্যাঁ না আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছেন হ্যাঁ আর শাহজালাল শাহপুরান আটরসি মাইজ ভান্ডের বাংলাদেশ সৃষ্টি করেছে নাল্লাপাক করেছেন আব্দুল কাদির জিলানি ইরাক সৃষ্টি করেছে নাল্লাপাক সৃষ্টি করেছেন হ্যাঁ আল্লাহ বলছেন উনি মাজা খালাকুমিনাল মিনাল পৃথিবীর কোন মাটিটা সাদা মাটি না কালো মাটি না মুখ পাহাড়টা ওহদ পাহাড় না অন্য কোন পাহাড় কোনটা সৃষ্টি করেছেন আর উনি মাজা খালাক আল্লাহ পাক তাহলে এখানে যেটাকে বলা হয় যুক্তি আকলি দলিল যুক্তি পেশ করছেন যে কি করে তাদেরকে রব বানিয়ে ফেলেছো তাদের ইবাদত করছো অথচ সৃষ্টি করলাম আমি আল্লাহ যিনি সৃষ্টি করেন তাকে বাদ দিয়ে অন্যকে কি করে ডাকো তোমরা আল্লাহ বলছেন আরুনি মাজা খালাকুমিন আমলাহম শিরকুন ফিসামাওয়াতে নাকি তাদের কোনো পার্টনারশিপ আছে অংশীদারিত্ব আছে আসমানে আসমানে ভাগ আছে আসমানের কোন এলাকাটা আর কোন গ্রহ কোন নক্ষত্রটা তারা সৃষ্টি করেছে দেখাও তো দেখি আমলাহম শিরকুন ফিসামাওয়াত আম আতাই নাহম কিতাবান আগেরটা হয়ে গেল এটা হচ্ছে যুক্তি আকলি দলিল যেটা হচ্ছে নিজের জ্ঞান থেকে যে দলিল প্রমাণ পেশ করা হয় সেটাকে আকলি দলিল বা যুক্তি বলা হয় বাংলা ভাষায় আর যেটা কোরআন এবং হাদিস থেকে পেশ করা হয় সেটা হচ্ছে নকলি দলিল মানে কোরআন সন্ন্যাদ থেকে দলিল অমুসলিম একজন অথবা যে বেদিন নাস্তিক সে কিন্তু কোরআন হাদিসের দলিল মানে তার জন্য যুক্তি পেশ করা লাগে পক্ষান্তরে একজন মুসলিম দুটোই মানে একজন মুসলিম যুক্তিসঙ্গত কথা হইলেও মানে আর কোরআন এবং হাদিসের দলিল মানা তার জন্য ফরজ না হলে সে মুসলিমই নয় এই আল্লাহ দুই রকমের দলিল এখানে পেশ করেছেন আল্লাহ বলছেন আম আতাই নাহম কিতাবান নাকি এই মুশরেকদেরকে যারা এই পত্তলিক যারা কবর মাজার পূজা করে যারা আল্লাহর সাথে শির করে তাদেরকে কোন কিতাব দিয়েছি গ্রন্থ দিয়েছি ফাহুম আলা বাইনাত মিনহু সুতরাং তারা স্পষ্ট কোন দলিল প্রমাণের ভিত্তিতে এই শিরিকগুলি করছে এমন কোন সুস্পষ্ট দলিল প্রমাণ আছে কবর মাজার পূজা দেবদেবী মূর্তি পূজার পুতুল প্রতিমা পূজার আছে আল্লাহ ছাড়া অন্যকে ডাকার আছে কোন যুগে কোন নবীর একটি ইতিহাস দেখা যে একজন নবীকে আল্লাহ পাক বহুত্ববাদীর ধর্ম নিয়ে পাঠিয়েছেন বা বহুত্ববাদ নিয়ে পাঠিয়েছেন আছে আদাম আল ইসলাম থেকে শুরু করে নু এব্রাহিম মুসা ইসা ইউসুফ যত ইসাহ ইয়াকুব যত নবীর রসুলগুন আছেন জাকারিয়া ইয়াহিয়া সমস্ত নবীদের ইতিহাসে দেখেন সবাই কিসের দাওয়াত দিয়েছেন তহিদ আল্লাহর একত্রে দাওয়াত দিয়েছেন আল্লাহ সুর আম্বিয়াতে বলেছেন আমা আরসাল নামিন কাবলে কামিন রসুলিন ইল্লা নুহি এলেইহে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদু হে নবী তোমার পূর্বে যত নবী রসুল প্রেরণ করেছি আমা আরসাল নামিন কাবলে কামিন রসুল তোমার পূর্বে যত নবী রসুল পাঠিয়েছি ইল্লা নুহি এলি সকলকে আমি ওহি করেছি তাহলে আল্লাহর ঐশী বাণী ওহি হচ্ছে আন্নাহুল্লাহ এলাহ ইল্লা আনা আমার ছাড়া কেউ সত্য মাহবুদ নেই সবগুলি বাতিল ফাবুদুন সুতরাং তোমরা সকলে আমার এবাদত করবে আমার এবাদত করবে এটা হচ্ছে দলিল তাহলে যখন কোন নবী রসুল এরকম কোন দাওয়াত নিয়ে আসেনি বহুত্ববাদীর সিরকের বরং সকলে তৌহিদের দাওয়াত নিয়ে এসছেন সেটাই হচ্ছে ইসলাম সেটাই হচ্ছে ইমান বল তাহলে গুমরা হইল কি করে যুক্তিও বলে না যে আল্লাহর সাথে শিরিক করো আর কোন নবীর দাওয়া তো এরকম নেই কোন নবীর এরকম মিশন ছিল না মূর্তি পূজা প্রতিমা পূজার কবর মাজার পূজা তাহলে এইসব কবর মাজার পূজা প্রতিমা পূজা কেন আসলো এটা বলছি জালেমদের পরস্পর এই নিয়ে অসৎ পরামর্শ বা যেটাকে বলা হয় কুমন্ত্রণা জালেম শয়তানও জালেম জিন শয়তানও জালেম আর মানুষ শয়তানও জালেম মানুষ এক মানুষ শয়তান আর এক মানুষ শৈতানকে গুমরা করেছে আর এক জিন শৈতান আর এক মানুষ অথবা জিন শৈতানকে গুমরা করেছে লেগে আছে লেগে আছে সুতরাং কবর মাজার পূজা মুসলিম সমাজে ছড়িয়ে দিয়ে এদেরকে শিরকুফুরিতে নিয়ে গেছে আর যারা মুসলিম হয়ে যারা প্রতিমা পুতুল পূজা করছে তাদেরকে গুমরা করেছে জিন শয়তান আর মানুষ শয়তানে মানুষকে গুমরা করে এই দুই শয়তানে জিন শয়তানে এবং মানুষ শয়তানে যেন সুরায় নাসে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে মিনাল জিন্নাতে অন্যাস জিন এবং শয়তানের মধ্যে থেকে যেগুলি হচ্ছে শয়তান সেগুলি থেকে তোমরা পানা চাও তো আল্লাহ ফকরবুল আলমিন তারপরে বলছেন বল বরং ব্যাপারটা হচ্ছে ইল্লা গরুরা জালেমরা একে অপরকে প্রতারণারই ওয়াদা দিয়ে থাকে ইবলিশ শয়তান জিন শয়তান অশ্বাস কুমন্ত্রণ দিয়েছে আরে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারিস এই দেব দেবী ধরবি কবর মাজার পূজা উলিয়া উলিয়াকে ধরবি ওদেরকে সেজদা করবি ওরসে যাবি চাদর চড়াবি তাহলে না আল্লাহ পর্যন্ত পৌঁছিবি ওসিলা না হলে হয় সিঁড়ি না হলে যেমন পাঁচতলায় সাততলায় আসতে পারতে না তেমনি সিঁড়ি লাগে আল্লাহ পর্যন্ত আর সিঁড়ি হচ্ছে কার কাছে পীর কারো কাছে কবর মাজার কারো কাছে হচ্ছে দেব দেবী মূর্তি প্রতিমা পুতুল এইভাবে জিন শয়তান মানুষ শয়তান মানব জাতিকে গুমরা করেছে আল্লাহ বলছেন ওই এই এই ধোকার কথা এইভাবে ধোকা দিয়েছে তারপর আল্লাহ পাক বলছেন যে একমাত্র আল্লাহ পাক যিনি আসমান জমিনকে ধারণ করে রেখেছেন আর না হইলে কোন শক্তি নেই যে আসমান জমিনকে ধারণ করে রাখতে পারে আল্লাহ পাক ধারণ করে রয়েছেন আসমান সমূহ এবং জমিনকে আন্তাজুলা ধ্বংস হওয়া থেকে জালে মানে নড়ে যাওয়া টলে যাওয়া থেকে ওয়ালাইন যদি এই আসমান জমিন দুটো টলে যেত আপন জায়গা থেকে ইন আমসা কাহমা মানে মা ইন মানে না এখানে তাহলে আল্লাহর পরে আর কোন শক্তি ছিল না কোন কেউ নেই যে এই আসমান জমিনকে ধরে রাখতে পারে কোন শক্তি নেই যে ধরে রাখতে পারে ইন্নাহু নিশ্চয়ই আল্লাহ হালিম হালিম মানে হচ্ছে সহিষ্ণু ধৈর্যশীল অতি ধৈর্যশীল গফুরা অতি মার্জনাকারী তো আল্লাহ পাক যখন আসমান জমিন সবকিছুকে ধারণ করে রেখেছেন তার নিয়ন্ত্রণের মালিক কে আল্লাহ নিয়ন্ত্রণের মালিক আর সিরকি আকিদা হচ্ছে যে অমুক জায়গায় জেদ্দা আসছিল হজে হাজিরা আর পানি জাহাজে হাজিরা হাজার হাজার হাজিরা ডুবে যাচ্ছিল তখন অমুক বলিয়ে কামেল কুতুব এসে দিলেন একটা ধাক্কা এইভাবে আর ধাক্কা দিতে ডুবা জাহাজ উঠে গেল দিয়ে জেদ্দার কিনারে লেগে গেল ওই অলি কামেলের নাম শুনবেন নাকি না শুনিয়েন না নাম শুনিয়েন না নাম শুনলে আবার কষ্ট হবে অনেক লোক জি জি এই ঘটনা হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি সম্পর্ক লিখেছে আর রশিদ আহমদ গঙ্গোহী সম্পর্ক লিখেছে যে রশিদ আহমদ গঙ্গোহীর খলিফার খলিফা হচ্ছেন মৌলানা ইসাহ মানে ইব্রাহিম উজানি তিনি হচ্ছেন সরাসরি খলিফা হচ্ছেন রশিদ আহমদ গঙ্গোহীর আর ইব্রাহিম কারি ইব্রাহিমের যে শিষ্য হচ্ছেন ইসাহাক সাহেব আর ইসাহাকের শিষ্য হচ্ছে ফজলুল করিম আর ফজলুল করিমের শিষ্য হচ্ছে বর্তমানটা তো <clears throat> বুঝতে পারছেন যে কোন আকিদা আছে এগুলিতে আল্লাহ বলছেন যে কোন শক্তি নাই নিয়ন্ত্রণে একমাত্র আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন আর এরা বলছে যে উদ্ধার করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে <clears throat> তারপরে ওই যে গান বাজনার ভেদে মারেফতের গল্পটা পড়ে দেখেন ভেদে মারেফতে আছে অমুক এলাকাতে গান বাজনা হচ্ছে হ্যাঁ সুতরাং আল্লাহ পাক আসমান জমিনকে উল্টে রেখে দেবেন সুতরাং আমাকে তাড়াতাড়ি ছাড়ও ধরতে হবে গিয়ে ধরে থামতে হবে অথচ আল্লাহ বলছেন কোন শক্তি আছে ধরে রাখতে পারে কোরআনের সাথে সরাসরি সংঘর্ষ নয় বলেন তো দেখি এই আকিদাগুলি আয়াত মনে রাখেন ভালো করে সুরে ফাতের আয়াত আল্লাহ বলছে আর এরা বলছে হ্যাঁ পারে ওলিয়া ওলিয়া ধরতে যাব অন্যদেরকে ধমক দিত যে থামো না শেষ নবী আসতে যাচ্ছে শেষ নবী আসলে আর ইহুদিরাও বলতো এসব কথা কখন ইহুদিরাও বলতো আর মক্কার মুশিকরা বলতো শেষ নবী আসলে তার সাথে আমরা হব আর তার সাথে হয়ে তোমাদের সবগুলিকে কচু কাটা করব আর যখন আসলেন নবী তখন এই কোরাইশরা অস্বীকার করলো ইয়াহুদিরা সব অস্বীকার করলো পাক তাদের কথা বলছেন ওয়াকসাম জাহাদাই মানহিম এরা ওয়াকাট্ট শক্ত কসম করতো পাক রব্বুল আলমিনের লাইন যা আহম নজির তাদের কাছে যদি সতর্ককারী নবী চলে আসে তাহলে অবশ্যই তারা অতি হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে সঠিক পথ প্রাপ্ত হয়ে যাবে সমস্ত জাতির তুলনায় সব জাতির আগে আমরা আগে ইসলাম কবুল করব। আমরা আগে শেষ নবীর দিন কবুল করব। এ কথা বলে তারা একে অপরের ওপর এই করত নিজেকে প্রাধান্য আর শ্রেষ্ঠত্ব প্রমাণ করত যে আমরা এই করে নিয়ে তখন তোমাদেরকে দমন করব। ফালাম্মা যা আহম সুতরাং যখন তাদের কাছে সতর্ককারী চলে আসলো অর্থাৎ মোহাম্মদ সাল্লাহাম চলে আসলেন মাজা আহম ইল্লা নফুরা তখন তাদের ঘৃণা বৃদ্ধি পেয়ে গেল তাদের ঘৃণা নফুর নফরাত মানে ঘৃণা করা উর্দুতে ব্যবহার হয় ঘৃণা তাদের বৃদ্ধি পেয়ে গেল হ্যাঁ, নবীর সাথে ঘৃণা আর শত্রুতা যা সিরাতুল নবী পড়েন তাহলে বুঝবেন যে কি শত্রুতা করলো কেন এই ঘৃণা ইহুদিদের ঘৃণা নবীর ওপর কেন এই মক্কার মুশ্রে কোরাইশদের ঘৃণা কেন আল্লাহ বলছেন ইস্তেক বারান ফিল আর দ্বিতীয় আয়তর কজ কারণ বয়ান করা হয়েছে ইস্তেক বারান ফিল আর পৃথিবীতে অহংকার এর পিছনে কাজ করেছে সত্য গ্রহণে বাধা অহংকার আমার একটা বক্তব্য আছে সত্য গ্রহণে বাধা তাতে এই একটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে অহংকার অহংকার মানুষকে কখনো হেদায়ত হতে দেয় না এই জন্য মাদ্রাসা পড়া যদি বিদাতি হয় হ্যাঁ কবর মাজার পূজার বিদাতপন্থী মাদ্রাসা থেকে পড়া যদি হুজুর মলবি হয় তো হেদায়ত করা মুশকিল কারণ ওর মধ্যে একটা অহংকার আছে আপনিও যদি পড়েন দাও হাদিস আমিও দাওরা হাদিস পড়েছি আপনি যদি মুফতি হন আমিও মুফতি হয়েছি অথচ তহিদের জ্ঞান রাখে না আর বিদাতকে ভিত্তি বানিয়ে ফুতুয়া দেয় কোরআন এবং হাদিসকে ভিত্তি বানাই না কিন্তু না হেদায়ত হতে চায় না কারণ হচ্ছে অহংকার আল্লাহ বলছে ইস্তেকবারান ফিল পৃথিবীতে অহংকারের কারণে আর কুচক্রের কারণে মাকর মানে হচ্ছে চক্রান্ত আর সাই মানে খারাপ খারাপ চক্রান্তের কারণে তাহলে খারাপ তারা ষড়যন্ত্র করেছিল যার ফলে তারা নবীর শত্রুতা করেছিল আর অহংকারের কারণে তবে খারাপ চক্রান্ত করে অন্যের ক্ষতি করতে পারে না নিজেকেই ক্ষতিগ্রস্ত করে মানুষ চাহকানরা চাহাদার পেশ এটা ফার্সি থেকে বিভিন্ন ভাষা সব ভাষাতে এসছে বাংলাতেও আছে যে যে অপরের জন্য কূপ খনন করে সে কূপে সে নিক্ষেপ হয় এই মর্মে যে একটা ইয়ে আছে না আমাদের সেটা প্রবাদ আছে না বলে না হ্যাঁ ওটা ফার্সিতে আছে উর্দুতে আছে আর আপনার ওই বাংলাতে সব ভাষাতে আছে ইংরেজিতে আছে তো আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহিকুল মাকরু সৈয় ইল্লা আহলি এটা হচ্ছে এই কোরআনের ওই প্রবাদটা যে কুয়া কুয়া খনন করবে অন্যের জন্য সেই কুয়াতে সেই পড়ে মরবে তো এই কথা আল্লাহ বলছেন ওয়ালাহিকুল মাকর সৈয় আর কুচক্র কুচক্র ঘিরবে না একমাত্র কাকে ঘিরবে ইল্লা আহলি কারিকে যে খারাপ চক্রান্ত করবে তাকেই তার খারাপ চক্রান্ত ঘিরে ফেলবে অর্থাৎ সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে দেখেন মক্কার মুশ্রিকরা তারাই ক্ষতিগ্রস্ত হইল যারা ইমান নিয়ে আসলো তারা কোথায় পৌঁছে গেলেন আবু জাহাল যদি ইমান নসিব হইতো তো উমার উমারের সমতুল্য সমকক্ষ জাহিলিয়াতের যুগের বন্ধু এবং ওই রকমই নেত্রী স্থানীয় ব্যক্তি তাহলে ওমর যদি দ্বিতীয় খলিফা হইতে পারেন আবু জাহাল যদি মুসলমান হইতো তাহলে সে কি আর কম থাকতো নাকি তাই না হ্যাঁ ওই রকমই আবুল আহাব আবুল আহাব নবীর আপন চাচা আর এইদিকে হামজা ও নবীর চাচা হামজা সাইয়দুল সোহাদা তাহলে আবুল আহাব যদি ইসলাম গ্রহণ করতো তো সাইয়দুল সোহাদার পিছনে পিছনেই তো থাকতো কিন্তু কোথায় চলে গেল জাহান্ন দুনিয়া আখেরাতে লাঞ্ছিত আল্লাহ পাক বলছেন যে খারাপ চক্রান্ত খারাপ কে ঘিরে ফেলে হাকা ইয়াহিক মানে ঘিরে নেওয়া সুতরাং এরা কি অপেক্ষায় রয়েছে একমাত্র পূর্ববর্তী জাতির অর্থাৎ পূর্ববর্তী জাতি সম্পর্কে যে নীতিমালা ছিল বিধান ছিল যখন তার অবাধ্য হয়েছে যখন তারা পাপে লিপ্ত হয়েছে যখন তারা শির কুফরি করেছে আল্লাহর দিনকে নবীকে মানতে চায়নি তখন আল্লাহ কি করেছেন নোয়া আলি জাতি আউ্বালিনের মধ্যে হ্যাঁ তারপরে মুসা আলি যুগের ফেরাউন এ ফেরাউনিরা হ্যাঁ তারপরে আরো বলেন লুত আলি জাতি হ্যাঁ আদ সমুদ বহু জাতিকে আল্লাহ আল্লাহ এছাড়া আরো যে কত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন কিন্তু অল্প কিছু জাতির কথা আল্লাহ কোরআন কারিমে বর্ণনা করেছেন আমাদের উপদেশের জন্য হতে পারে যে ভারত উপমহাদেশে এরকম নবী এসেছে আর এরকম বহু জাতিকে আল্লাহ পাক তাদের পাপের কারণে অবাধ্যতার কারণে আর মূর্তি পূজার জন্য ধ্বংস করেছে তো আল্লাহ পাক আলম বলছেন যে তারা কি ওই অপেক্ষায় রয়েছে জরুন জরুনা মানে জেরুনা তারা কি অপেক্ষায় রয়েছে হাল এখানে নায়ের অর্থে শাব্দিক অর্থটা বুঝে নিলে সুবিধা হবে একবার শাব্দিক অর্থ করি ফাহালিয়ান জরুনা তারা অপেক্ষা করে না ইল্লা সুন্নাতালিন একমাত্র পূর্ববর্তী জাতির নীতিমালার অপেক্ষা ছাড়া অর্থাৎ পূর্ববর্তী জাতির সাথে আল্লাহ পাকে যে নীতিমালা ছিল তারই অপেক্ষায় তারা রয়েছে যে অবাধ্য হইলে আল্লাহ ধ্বংস করেন ফালান তাজেদ আলী সন্ন্যতিল্লাহ সুতরাং কখনো আল্লাহ পাকের নীতিমালাই পরিবর্তনকারী পাবে না আল্লাহ পাকের নীতিমালায় কোনো পরিবর্তন পাবে না অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন সৎ মানুষদেরকে মমিনদেরকে সম্মানিত করেন আল্লাহ পাকের নীতিমালা আর শেষ পরিণামে তাদেরকে আল্লাহ ইজ্জত দান করেন যদিও প্রথমে লাঞ্ছিত হইতে হয় অপদস্থ হইতে হয় নির্যাতিত হইতে হয় জুলমের শিকার হইতে হয় কিন্তু শেষখানে আল্লাহ তাদেরকে মর্যাদা দান করেন আর যারা পাপিষ্ট অবাধ্য তারা প্রথম দিকে খুব দাদাগিরি করে কিন্তু শেষখানে লাঞ্ছিত অপদস্থ হয়ে দুনিয়া আখেরা তাদের ধ্বংস হয় এবং আল্লাহ পাখের অনেক সময় আজাব আসে আগের জাতির উপর আজাব এসেছে আর এই উম্মতের যেহেতু ঢালাহারে আল্লাপাক এই উম্মতকে ধ্বংস করবেন না এই জন্য আরব জাতিকে যারা অবাধ্য হয়েছে সবগুলিকে ওইভাবে আল্লাহ আসমানের আজাদ ধ্বংস করেননি কিন্তু আসমান থেকে ফেরিস্তা নামিয়ে দিয়ে বদরে তাদেরকে হ্যাঁ পরাজিত হইতে হয়েছে এবং সত্তর জন বড় বড় নেতা একেবারে খুন হয়ে ওই সেই বদরের কূপে তাদেরকে নিক্ষেপ করা হলো এগুলি হচ্ছে তাদের জন্য সুন্নাতুল্লাহ আলিন লাঞ্ছনা ফালান্তাজাদ সুন্নাতিল্লাহ তাব্দির আল্লাহ পাকে নীতিমালায় কোন রকমের পরিবর্তন পাবে না এ তাবদিলা মানে পরিবর্তন এই তাবদিল্লা দুই অর্থে মাসদার গুলি দুই অর্থে ব্যবহার হয় যারা গ্রামার বোঝেন তাদের অবগতির জন্য বলছি সাধারণ মানুষ তাই গ্রামার বুঝবেন না তাবদিল্লা মানে মোবাদ্দিল্লা কেউ কোন পরিবর্তনকারী পাবেন না মানে কোন শক্তি নেই যে আল্লাহ পাকে নীতিমালাকে পরিবর্তন করে দিতে পারে আল্লাহ আজাদ দিতে চাইছেন আর কেউ না দিতে দেব না পাবে না এরকম আর অনেক সময় মাসদার ইসিম মফুলের অর্থে হয় তো মোবাদ্দিল্লা মানে ইসিম ফাইলের অর্থে হইতে পারে আর মোবাদ্দালা মানে আল্লাহ পাকের নীতিমালে কোন রকম রদ বদল পাবে না যে এক জাতিকে পাপের জন্য ধ্বংস করা হয় আর এক জাতিকে পাপ করলো তারপরও ছেড়ে দেওয়া হলো এটা মানুষের দ্বারা হইতে পারে মানুষ এইরকম করে থাকে একজনকে ছেড়ে দিল আরেকজনকে ধরে নিল একজনকে একই রকমের অপরাধ একজনকে শাস্তি দিল বেশি একজনকে কম শাস্তি দিল যেমন আমার গ্রামে আমার যখন একেবারে নামালোক আমি তখন একটা জেনার ঘটনা হয় ব্যবিচারের ঘটনা তো সর্দার গ্রামে যে সর্দার যার কাছে জাকাত ফিতরা ওই ফিতরা আর ওই চামড়ার ওই যে কোরবানির চামড়া জমা হয় ওকে সর্দার বলে আমাদের অঞ্চলে ওই সর্দার এই যে নাই লিপ্ত গ্রামের একবারে মানে প্রভাবশালী একটু আর পয়সাওয়ালা জমি জায়গা আছে আর যে মহিলা হয়েছে গরিব গরিবের স্ত্রী বা গরিবের গরিব পরিবারের তো মহিলাকে করলো কি একবারে মাথা নেড়া করে চুল চুনকালি যেটাকে বলে কি বলে হ্যাঁ চুনকালি চুন কালি করে গোটা গ্রামে ঢোল ঢাক পিটিয়ে ঘুরাইল যেটা ইহুদিরা করত নবীলামের আগমনের পূর্বে ইহুদিরা করত মুসলমান এগুলো করে ইহুদিদের চরিত্র এটা আল্লাহ পাকের শাস্তি নয় সুতরাং আল্লাহ পাকের শাস্তি না আপনি নিজের মন গড়া শাস্তি দেবেন এটা হচ্ছে কুফরি তো এই কাজ মুসলমানরা বিচার করলো মহিলার ক্ষেত্রে পক্ষান্তরে ওই সর্দারকে পনেরো হাজার টাকা তখনকার যুগে আজকে থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগের ঘটনা তখন বয়স আমার বারো বছরের বেশি হবে না কি দশ বছর তো তাকে পনেরো হাজার টাকা জরিমানা করলো পনেরো হাজার জরিমানা করলো কিন্তু গ্রামের কোন লোক সাহস করে ওর কাছ থেকে টাকা আদায় করে কে এক পয়সাও আদায় হলো না এখন পর্যন্ত জানি যে ওই গ্রামের লোক এক পয়সা তার কাছ থেকে আদায় করে বুঝলেন না তাহলে মানুষের চরিত্র এগুলো আছে কারো একই অপরাধ দুইজনই জানা করলো হ্যাঁ তারপরে একজনকে শাস্তি দিল একজনকে শাস্তি দিল না দুইজনে খুন করলো একজনকে শাস্তি একজনকে শাস্তি দিল না যে কোনো অপরাধের ক্ষেত্রে হোক এই হচ্ছে মানুষের বিচার জালেমানা বিচার পক্ষান্তর আল্লাহ পাকের বিচার আল্লাহ পাক ওমানাবিজাল্লামিল আবিদ আমি বান্দার উপর কোন রকমের জুল করি না তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে আল্লাহ পাকের নীতিমালাতে কোনো পরিবর্তন পাবে না একই রকম আর কোনো পরিবর্তন করার শক্তিও পাবে না যে কেউ পরিবর্তন করতে পারে আর আল্লাহ পাকের নীতিমালাতে কোন রকমের তাহবিল তবদিল মানে রদবদল করা আর তাহবিল মানে হচ্ছে স্থানান্তরিত করা এই জন্য এই যে মানি ট্রান্সফার দেখেছেন না লেখা আছে না ওই রাজীব ব্যাংকের এই দেখবেন যে খাজান বিভিন্ন জায়গা আছে ওখানে কি লেখা আছে আপনাদের এখানে রিয়াজ ব্যাংকের কাছে আছে কি লেখা আছে দেখবেন তাহবিল তাহবিল মানে কি এখান থেকে টাকাটা অন্য দেশে পাঠানো হাজি হ্যাঁ, এটাকে তাহবিল বলছে তো আল্লাহ পাকের নীতিমালা মানে আল্লাহ পাকের আজাবের ক্ষেত্রে পাপিকে আল্লাহ আজাব দেবেন নেক লোকে আল্লাহ সম্মানিত করবে এটা আল্লাহ পাকের নীতিমালা হ্যাঁ এতে কোন রকমের কি পাবে না তাহবিল মানে পরিবর্তন পাবে না পরিবর্তনকারী পাবে না স্থানান্তরিতকারী পাবে না যে এরকম হবে না যে অপরাধ করলো এই গ্রামের লোক আর আর গ্রামে আজাব চলে আসলো অপরাধ করলো এক দেশের লোক আর এক দেশকে ধ্বংস করে দেওয়া হলো অপরাধ করলো ফেরাউনিরা ফেরাউনের সেনাবাহিনী আর অন্য জাতিকে ধ্বংস এটা আল্লাহ করেছেন কি হ্যাঁ? অপরাধ করলো মক্কার কোরাইশরা আর ধ্বংস করে তাহলে আর কোথাও ভারতের লোক এরকম হয়েছে তা হয়নি তাহবিল মানে এক থেকে অন্য জায়গায় ফিরিয়ে দেওয়া এইরকমও না বলছেন তারা মানব জাতি কি পৃথিবীতে ভ্রমণ করে না ভ্রমণ করো ভ্রমণ হচ্ছে দুই রকমের এক হচ্ছে দেহ সহ বডি সহ সশরীরে ভ্রমণ করা সারা দুনিয়া ভ্রমণ করেন যদি ইসলামের স্বার্থে ভ্রমণ করেন তাহলে স্বভাবের কাজ রয়েছে আর আরেকটা হচ্ছে ব্রেন বুদ্ধি দিয়ে ভ্রমণ করা হয়তো এখানে বসে আছি আমরা হ্যাঁ এক জায়গায় আপনি বসে আছেন নিজের বাড়িতে কিন্তু আপনার ব্রেন আপনার মস্তিষ্ক সারা পৃথিবী ভ্রমণ করছে পৃথিবীতে উত্থান পতন কি হচ্ছে কেন হইল এটা স্টাডি করা এই সুনামি কেন হইল আর সুনামিতে যারা ধ্বংস হয়েছে তাদের আখলাখ চরিত্র কেমন ছিল তাদের ইমান আমল ছিল না ছিল না হ্যাঁ এগুলো হচ্ছে নিজের বাড়িতে বসে বসে স্টাডি করা তো সাইরুন বিল আবদান তাফসিরা বলছেন আর সাইরুন বিল আকল জ্ঞান জ্ঞানের ভ্রমণ হ্যাঁ মস্তিষ্কের ভ্রমণ এটা মস্তিষ্কের ভ্রমণটা আসল গুরুত্বপূর্ণ সারা দুনিয়া ইউরোপ আমেরিকা ন্যাংটা উলঙ্গ সব দেখে চলে আসলেন আপনি আর কিছুই শিখলেন না সেখান থেকে তো এই ভ্রমণে তো কোনো ফায়দা নেই হ্যাঁ? আপনি সারা দুনিয়ার অনেক বিচ ঘুরেছেন আর অনেক হিল ঘুরেছেন কিন্তু সেখান থেকে কিছুই শিখতে পারলে না তো এইরকম ভ্রমণে তার কোনো ফায়দা নেই যদি গল্প করতে লাগানো আমি দার্জিলিং হিল ঘুরেছি আর গেছি আমি কাশ্মীর গেছি আর গেছি ইউরোপ গেছি আর সুইজারল্যান্ড গেছি আর এই গেছি সেই গেছি কি শিখলেন হাহা কি পেলেন এখান থেকে কিছুই জানে না এই ভ্রমণে কোনো ফায়দা নেই আর যদি একই জায়গায় আপনি মক্কাতেই বসে আছেন আপনার বাড়িতেই বসে আছেন নিজের পরিবার পরিজন নিয়ে আপনি আপনার ফরজ অজেব আদায় করেছেন আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন আর আপনার ব্রেন বুদ্ধি সারা পৃথিবীতে ঘুরছে আর যা হচ্ছে আল্লাহ পাকের দেখছেন আজকে বড় বড় শাসক জালেমগুলি ত্রিশ বছর চল্লিশ বছর থাকার পরে কি লাঞ্ছিত অপদস্থ হয়ে আল্লাহ পাকের আজাবে ধ্বংস হইল আর কেউ জেলে পড়ে এখনো মরমর অবস্থা কি শাস্তি আল্লাহ পাকের এগুলি হচ্ছে বাড়িতে বসে থেকেই সাইর ফিল আর পৃথিবীতে ভ্রমণ করা আর এখান থেকে শিখে নিজের সংশোধন করেন নিজের পরিবারের সংশোধন করেন আল্লাহ পাক যদি নেতৃত্ব দান করেন এই রকম জুলুম করবেন যে জুলুম করে এদের খারাপ পরিণাম হয়েছে আপনার যেন এরকম পরিণাম না হয় আল্লাহ বলছেন আওয়ালাম ফিলা তারা পৃথিবী থেকে ভ্রমণ করে না ফেয়ান জরুর সুতরাং ভ্রমণ করে তারা দেখত কাইফা কানা আকেবাতুল্লাজিন মিন কাবলহিম তাদের পূর্বের লোকদের পরিণাম কেমন হয়েছে যাও মিশরে গিয়ে ফেরাউনের লাশ দেখে এসো বুঝো আর যদি নাও যেতে পারেন শুনছেন যে এখনো ফেরাউনের লাশকে আল্লাহ পাকে রেখেছেন কেন শিক্ষা নেওয়ার জন্য এই জালেম ফেরাউন এই জুলম অত্যাচার করেছে তাই আল্লাহ তাকে ডুবিয়ে ধ্বংস করেছে এখান থেকে বসে বসে শিখতে পারবেন আপনি হ্যাঁ লুত আলি সালামের জাতিকে এমন করে ধ্বংস করেছেন সাদ্দম এলাকাকে যে ওটা মৃত সাগর হয়েছে সেই সাগরে কোনো প্রাণী থাকে না মাছি থাকে না আল্লাহ পাকের আজাব গজবে এত বিশ্বাস বাড়িতে বসে বসে এখান থেকে শিক্ষা নিচ্ছেন হ্যাঁ তাই না এইরকমই বিভিন্ন জাতি সম্পর্কে চিন্তা করা নিজের বাড়িতে বসে অথবা পয়সা থাকলে বৈধভাবে আপনি যদি সেখানে সেখানে গিয়ে উপদেশ নিতে পারেন কিছু সংশোধন করতে পারেন তাহলে যেতে পারেন নিজের ইমান বাঁচিয়ে চলাফেরা করতে পারেন তাহলে ভ্রমণ করা যেতে পারে আল্লাহ বলছেন যে তাদের পূর্বের জাতিদের কি অবস্থা হয়েছে কি পরিণাম হয়েছে তা তারা কি দেখেনি আকে বা মানে হচ্ছে পরিণাম ওয়াকানু আসাদ্দামিনহম কৌয়াতান অথচ ওই লোকেরা এদের চাইতে বেশি শক্তিশালী ছিল আল্লাহ ইঙ্গিত করেছেন একদিকে মক্কার মুশ্রেকেরাকে বলছেন যে দেখো তোমরা এক ভ্রমণ করে দেখো না তোমাদের রাস্তায় পড়ছে সামুদের এলাকা আর যারা তোমাদের চাইতে অনেক শক্তিশালী ছিল তাবুক এলাকা আলোলা আর তোমরা খবর রাখো আদ সম্প্রদায়ের এলাকা যেটা ওমান ওমানের বর্ডারের দিকে ওমান আর ইয়ামানের বর্ডারের দিকে যেটা হচ্ছে আর রবুল খালি আরবি ভাষা বলা হয় আর ইংরেজিতে বলা এমটি কোয়ার্টার কোনো জনবস্তি নেই মরুভূমি আর মরুভূমি এই এলাকায় আল্লাহ আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এরা আরব কোরাইশদের চাইতে অনেক শক্তিশালী ছিল জানো না লুত আলি ইসলামের জাতি তোমরা যখন মেসরের দিকে সফর করো আর ফিলিস্তিনের দিকে সফর করো তখন কি খবর রাখান ওখানে কিভাবে আল্লাহ ধ্বংস করেছে তাদেরকে নিজ সাগরের খবর রাখো না তো এগুলি থেকে তোমরা শিক্ষা নাও আল্লাহ বলছেন ওমা কান আল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাককে আসমান জমিনে কোনো কিছুই অপারোগ করতে পারে না আল্লাহ পাককে আসমানে জমিনে কোনো শক্তি অপারোগ করতে পারে না কোন শক্তি ফেরাউনের শক্তি অপারোগ করতে পারেনি আজ সম্প্রদায় সামুদ সম্প্রদায়ের শক্তি অপারোগ করতে পারেনি আচ্ছা আরেকটা দিক বলি যেটাতে ইমান আমাদের তাজা হবে এই ঘটনাগুলি সত্য না সত্য না কোরআন থেকে জানছি এছাড়াও ইতিহাস বলছে একটা অমুসলিম যদি হয় বলে আমি কোরআনের কথা তোমাদের কোরআনের কথা আমি বিশ্বাস নাও করতে পারি বলতে পারে না কিন্তু ইতিহাস প্রমাণ করছে আদ সম্প্রদায় অমুক এলাকায় ধ্বংস হয়েছে সামদ সম্প্রদায় অমুক এলাকায় ধ্বংস হয়েছে আবরা হস্তি বাহিনীর ঘটনা যেটা একবারে চাক্ষুষ প্রমাণ আরব না চোখে দেখেছে নবী করিমের জন্মের বছর তার মানে তার দাদা চাচারা চোখে দেখেছে দেখেনি ঠিক না তাহলে এই ঘটনাগুলি কি আল্লাহ পাকের অস্তিত্ব প্রমাণ করে না আল্লাহ পাকের তৌহিদ একত্ব প্রমাণ করে না আল্লাহ পাক সর্বশক্তিমান কথা প্রমাণ করে না আল্লাহ পাকের এবাদত করতে হবে এটা প্রমাণ করে না যে আল্লাহ পাক হস্তি বাহিনীকে ধরেছেন চোখের সামনে আমরা দেখেছি সে আল্লাহ পাক আমাদেরকে ধরতে পারে না তাহলে কোরআন হাদিসের দলিল ছাড়াও বাস্তব ইতিহাস মানব জাতির ইতিহাস আল্লাহ পাকের অস্তিত্বকে প্রমাণ করে তারপরে কেউ আবার নাস্তিক থাকতে পারে তারপর আবার কেউ বিধর্মী থাকতে পারে অসম্ভব কথা কিন্তু আসলে স্টাডি করে না পড়ে না পড়াশোনা করে না পড়তে চায় না দুনিয়া পড়ে পেটের জন্য আর নেতৃত্বের জন্য কিন্তু এই সব জিনিস জানার চেষ্টা করেন না এইসব জানলে নিজের সংশোধন নিজে করে নিতে পারতো সর্বস্তরের লোকেরা আল্লাহাক বলছে ইন্নাহকান আলিমান কাদির আল্লাহাক সবকিছু জানেন এবং তিনি সর্বশক্তিমান একটি আয়াতার বাকি আছে আল্লাহা বলছেন ওয়ালা কাসাগু মানব জাতিকে তাদের কৃত কার্যের কারণে আল্লাহ যদি পাকড়াও করতেন মানুষ যা করে প্রত্যেকটি ক্ষেত্রে যদি আল্লাহ ধরে নিতেন এই আজকে ফজর নামাজ ছাড়লে কেন ধরেন হ্যাঁ আজকে মিথ্যা কথা বললে কেন ধরে নিল এইভাবে যদি আল্লাহ পাক ধরতেন আজকে তুমি স্ত্রীকে বা এরকম বেশি করে মারলে কেন জুলুম কেন করলে তুমি ধরে হ্যাঁ স্ত্রী তুমি স্বামীর খেয়ানত করলে কেন হ্যাঁ বেহায়া হইলে কেন এইভাবে যদি আল্লাহ নারী পুরুষকে দুনিয়াতে ধরতেন ব্যক্তি জীবনের আমলের ক্ষেত্রে পারিবারিক আমলের ক্ষেত্রে সামাজিক কর্মের ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে হ্যাঁ, বিচার বিচারের ক্ষেত্রে বিচার বিভাগে যারা আছেন যদি আল্লাহ ধরতেন আদালতে যারা কাজ করে কত যে জুলুম করছে ওকালতি করে কত যে নাইকে অন্যায় আর অন্যায়কে নাই করে দিচ্ছে আল্লাহ যদি ধরতেন প্রত্যেক স্তরের মানুষের পাপ রয়েছে আল্লাহ বলছেন মানুষকে যদি তাদের কৃত কর্মের কারণে আল্লাহ পকড়াও করতেন তাহলে কি শাস্তি হতে জানেন আল্লাহ বলছেন মা তারা কালা জাহারেহা মিন দাব্বা এই ভূপৃষ্ঠে জাহারেহা মানে জাহারিল আর্জ জাহার মানে হচ্ছে পিঠ হ্যাঁ জাহারুল আর্জ মানে ভূপৃষ্ঠ এই জমিনের ওপর এই ভূপৃষ্ঠে আল্লাপাক কোন প্রাণীকেই রাখতেন না সব ধ্বংস করে দিতেন মানুষের পাপের কারণে অন্য কোনো প্রাণী থাকতো না ধ্বংস হয়ে যেত মানুষের পাপ এত সীমাহীন পাপ আল্লাহ যদি মাফ না করতেন আল্লাহ যদি ছাড় বহুবার না ছাড়তেন একজন লোককে বহুবার ছাড়েন মানুষ খুব যদি উদারতা থাকে এ তোকে একবার ছাড়লাম তোকে দুবার ছাড়লাম দেখ তিনবারের বেলা ছাড়বো না কিন্তু তারপরে তিনবার ছাড়লাম আর ছাড়া ছাড়িনি ঠিক না তিনবার ছেড়েছে আর ছাড়া ছাড়ি নেই আল্লাহ পাক বহুবার ছাড়ছেন ওয়াই আফওয়ান কেসির আল্লাহ বলছেন অমা আসাবাকিম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়াই আফওয়ান কেসির আল্লাহ বলছেন যত মুসিবত তোমাদের উপর আসছে ফাবিমা কাসাবাত আইদিকুম তোমাদের পাপের কারণে কৃত কর্মের কারণে ওয়াই আফু আন কি খামসা আশারা কেসির বহু পাপ বহু অন্যায় আল্লাহ পাক মাফ করছেন ইয়াফু আফা ইয়াফু মানে মাফ করা আল্লাহ মাফ করছেন মার্জনা করছেন আনকাসির বহু পাপ আল্লাহ মাফ করছেন আমার আল্লাহ যেন আমাদের মাফ করেন গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক বলছেন যে যদি আল্লাহ মানুষকে তাদের পাপের কারণে ধরতেন তাহলে এই ভূপৃষ্ঠে কোনো প্রাণীকেই রাখতেন না মা তারা কালা জাহার আহমিন দাবা কেন রাখতেন না একটি হচ্ছে যে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতেন বৃষ্টি বন্ধ করে দিতেন যখন দুর্ভিক্ষ অনাবৃষ্টি আর দুর্ভিক্ষ আসতো তখন শুধু মানুষ মরতো গবাদি পশুও মরত হ্যাঁ পিপিলিকাও মরত কীট পতঙ্গ মরত সাপবিচ্ছও মরত সব ভালো মন্দ সবকিছু মরত সব ধ্বংস হয়ে যেত এইভাবে আল্লাহ পাক পৃথিবীতে কোনো কিছুই রাখতেন না দ্বিতীয় দ্বিতীয় ব্যাখ্যা এইভাবে করা যেতে পারে এ আয়াতের যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন আর বাকি যত কিছু সৃষ্টি করেছেন পৃথিবীতে সব কিসের স্বার্থে মানুষের স্বার্থে খালা কালাকুম মাহফিল আর্দে জামিয়া হে মানব জাতি তোমাদের স্বার্থে পৃথিবীতে যা আছে সবকিছু সৃষ্টি করেছে সবকিছু আমাদের স্বার্থে সৃষ্টি করেছেন যেগুলি আমাদের জন্য ক্ষতিকর প্রাণী সেগুলি হতে আমাদের ফায়দা আছে সে জানি আর নাই জানি অবশ্যই আজকাল সায়েন্সে প্রমাণ করে দিয়েছে যে সাপে বিচ্ছুতে ইত্যাদিতে অমুক জিনিস অমুক জিনিস অমুক জিনিস ইত্যাদি ফায়দা আছে কোন ফায়দাটা আছে ফায়দা আছে বলছে ওরা তো কোন জিনিসের ফায়দা কম আছে কোন জিনিসের ফায়দা বেশি আছে কিন্তু আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন খালা কালা মানব জাতি তোমাদের স্বার্থে তো মানুষের পাপের কারণে যখন মানুষকে ধ্বংস করতেন আর বাকিগুলিকে সৃষ্টি করেছিলেন মানুষের জন্য মানুষকেই যখন রাখবো না তো এসব রাখার প্রয়োজনটা কি সুতরাং সবকিছুকে আল্লাহ ধ্বংস করে দিতেন আল্লাহ পাক তাই বলছেন যে মানুষকে তাদের পাপের কারণে যদি আল্লাহ পাকড়াও করতেন মা তারা কালা জাহারি হামিন দাব্বা ভূপৃষ্ঠ আল্লাহ কোনো প্রাণীকেই রাখতেন না ওয়ালাকি তবে আল্লাহ পাক তাদেরকে ছাড় দেন আখারা ইউআখের মানে বিলম্ব করা বিলম্ব করেন বা ছাড় দেন এলা আজালি মোসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত নির্ধারিত সময় একটা হচ্ছে মত আল্লাহ যে মতের সময় নির্ধারণ ততদিন আল্লাহ সময় দেন আবার কখনো কখনো আল্লাহ ফকরবুল্লা আলমিন আরো তার আগে আল্লাপা কিছু শাস্তি দিতে পারে দুনিয়ার কিছু শাস্তি দিতে পারেন নির্ধারিত সময় ঠিক আছে পাপ করো করো করো মাঝে মাঝে আল্লাহ ধরে নিলে পাপের জন্য পাপের জন্য বালা মুসিবত আসলো বড় দুর্ঘটনা হলো অ্যাক্সিডেন্ট হলো আপনার পরিবার আপনাকে ছেড়ে চলে গেল আপনার মেয়ে আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে গেল এগুলি আজাব নয় এ ধরনের বহু আজাব আছে বা আপনার পরিবার একবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল ইত্যাদি বহু রকমের আল্লাহ পাকের আজাব আছে তো নির্ধারিত ব্যায়াম দেওয়ার সময় এটাও হইতে পারে আর নির্ধারিত সময়ের আর হচ্ছে বিচার দিবস যেটা একবার সর্বশেষ ওয়ালাকি মানুষকে আল্লাহ ছাড় দেন এলা আজালি মোসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত মানে কিয়ামত হওয়া পর্যন্ত আর মানুষের মত পর্যন্ত এছাড়াও দুনিয়াতে মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দিয়ে হালকা শাস্তি দিয়ে সংশোধন করতে চান ফাইদা যা আজাল হুম সুতরাং যখন তাদের নির্ধারিত সময় চলে আসবে মানে মতের সময় চলে আসবে মৃত্যুর মুহূর্ত চলে আসবে কেয়ামত যখন চলে আসবে দুটি অর্থ হইতে পারে এখানে উজ্জ্ব আছে লায়াস্তা খেরুনা সাহাতম বা লায়াস্তাক দেমন এক মুহূর্ত আগেও হবে না আর এক মুহূর্ত বিলম্ব হবে না পরেও হবে না নির্ধারিত যে সময় আছে ওই সময় আল্লাহ পাক কেয়ামত করবেন ওই সময় মানুষের মত আসবে তখন আল্লাহ আর ছেড়ে দেবেন না কারণ আল্লাহ ফাইন আল্লাহ কানা বাসিরা কারণ আল্লাহ পাক তার বান্দাদের সম্পর্কে সবকিছুই দেখেন পক্ষান্তরে কোন সরকার যতই শক্তিশালী হোক একটা অপরাধীকে শাস্তি দিতে চেয়েছে দশ বছর আজকে থেকে দশ বছর শাস্তি দেব কিন্তু আসামি খোঁজাখুঁজি করতে থেকে এক বছর চলে গেল হয় না হয় না পাঁচ বছর চলে গেল তাহলে এই যে আজকে থেকে দশ বছর শাস্তি দিব আর টার্গেটে পৌঁছিতে পারলো না দুই বছর পরে ধরা পড়লো তাহলে দুই বছর চলে গেল তাহলে তারপরে তাই না কিন্তু আল্লাহ বলছেন যে না কখনো বিলম্ব হবে না আল্লাহ পাক কেন বিলম্ব হবে না যে মানুষ দেখেন আর আল্লাহ পাক বসির আল্লাহ দেখছেন যে অপরাধী কোথায় আছে কোন গ্রামে লুকিয়ে আছে কোনখানে আছে হ্যাঁ কোনখানে পাপ করছে আল্লাহ সবকিছু দেখছেন ফাতের আল্লাহ আমাদের খেদমত কবুল করেন বুঝার দান করেন কোরআন প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ দাওয়াত সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে পৌঁছাবার যেন তৌফিক দান করেন সুহান রব্বিক রবিল আলমুর সালিন আলহামদুলিল্লাহ রবিল আলমী